উপলক্ষে আয়োজিত এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়ত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ মূলত মেয়েরাজের আলোচনা একটা বিশেষ কারণে আল্লাহ সুবহান আমাদের প্রিয় রাসুল সাল আলহি ওয়াসাল্লামকে এমন একটা সফর করালেন যেটা একদিকে দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদেরকে দুনিয়ার সমস্ত জ্ঞানী লোকদেরকে ঐতিহাসিক লোকদেরকে এবং যারা বিবেকবান লোক তাদেরকে আল্লাহ সুবহান চিন্তার জন্য গবেষণা করার জন্য এই সফর করিয়েছিলেন এটার সাথে মুসলিম জাতির অনেক গুরুত্বপূর্ণ আকিদা জড়িত মূলত সে বিষয়গুলোকে স্পষ্ট করার জন্যই আমাদের আজকের আয়োজন মেরাজের দুইটা অংশ একটা হচ্ছে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যে সফর করেছেন এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ইসরা আর বাইতুল মুকাদ্দাসের থেকে ঊর্ধ্ব আকাশে যে সফর করেছেন ওটার নাম হচ্ছে মেয়রাজ এজন্য কোরআনুল করিমের সুরায় বানি ইসরাইলের এক নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى সুবহানা শব্দটা ব্যবহার করা হয় আশ্চর্য কিছু বুঝাবার জন্য মেয়ারাজ এটা নবীদের মৌজেজার মধ্যে আমাদের নবীর একটা সর্বশ্রেষ্ঠ মৌজেজা অনেকে এটাকে অস্বীকার করতে পারে সেজন্য আল্লাহ সুবহান শুরুতে বলেছেন সুবহানা মহাপবিত্র যিনি সমস্ত দোষ ত্রুটি সব রকমের দুর্বলতা থেকে মুক্ত সে আল্লাহ সুবহান পবিত্রতা ঘোষণা করছি আল্লাদি আসরাবি আব্দিহি যিনি রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন আসরা এসরা মানে হচ্ছে রাতের শেষ দিকে ভ্রমণ করা এজন্য বলেছি যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা এটার নাম কি ইসরা এটার নাম কি ইসরা আর ওখান থেকে ঊর্ধ্বাকাশে যেটা ওটার নাম হচ্ছে ওটা আমরা ওখানে আসলে মেয়েরাদের ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ এসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিবেলায় ভ্রমণ করা আসরা যিনি রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন বেআবদিহি নিজের বান্দাকে আব্দ এখানে আল্লাহ রব্বুল আলমিন বে বলেন নাই বে রাসুলিহি বলেন নাই কি বলেছেন বে আব্দিহি মেয়ারাজের এই ঘটনা আল্লাহর নবীর জীবনের সবচেয়ে মর্যাদা সম্পন্ন ঘটনা এটা বয়ান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলমিন বে আব্দিহি শব্দ যোগ করেছেন উল্লেখ করেছেন এতে বোঝা যায় বান্দার জন্য মাখলুকের জন্য আল্লাহর কাছে যত মর্যাদা হতে পারে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মূল্যবান স্তর হচ্ছে আল্লাহর গোলাম হয়ে যাওয়া এজন্য এখানে বেআদিহি শব্দ উল্লেখ করেছেন বেআদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা লাইলান শব্দটা আরবিতে নাকেরা বলা হয় কিছু অংশ বুঝাবার জন্য বুঝা গেল এই মেয়েরাজের এত বিশাল ঘটনার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ রাত্র ব্যবহার করেন না রাতের কিছু অংশ রাতে কেন মেরাজ হলো সবে আমদ পর দাহ দারে ইশকে বাজা সবে আমদ কারে সাজে ইশকে বাজা দুনিয়ার মানুষের নিয়ম হলো যদি তার প্রেমিকের সাথে আপনজনের সাথে খাসভাবে কথা বলতে হয় মিলতে হয় রাতের বেলায় মিলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকেও সেজন্য দুনিয়ার হিসাবে আল্লাহর নবীকে রাতের বেলায় মেয়েরাজে আহ্বান করেছেন সুবহানাল্লাযী আসরা লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যিনি ভ্রমণ করালেন মক্কা শরীফের খানায় কাবার চতুর্দিকে যে বিশাল মসজিদ এটার নাম হচ্ছে মসজিদুল হারাম হারাম শব্দের দুইটা অর্থ এক হচ্ছে হারাম মানে সংরক্ষিত এলাকা আর একটা হচ্ছে হারাম মানে নিষিদ্ধ এলাকা সংরক্ষিত আর নিষিদ্ধ প্রায় কাছাকাছি আর একটা আছে হারাম শব্দের অর্থ সম্মানিত সবটাই প্রযোজ্য মক্কার জন্য সম্মানিত স্পষ্ট এটা আর একটা হচ্ছে সংরক্ষিত বা নিষিদ্ধ এলাকা এটা এজন্য যে হারামের সীমানার মধ্যে কাউকে হত্যা করা যায় নেই কোরআনের স্পষ্ট আয়াত অমাং দাখালাহু কানা আমেনা যেই ব্যক্তি মক্কার হারামের সীমানার মধ্যে প্রবেশ করল কানা আমেনা তার যান এবং মালের সে নিরাপত্তা লাভ করলো তার যান মালার ক্ষতি কেউ করতে পারবে না এই জন্য হারাম বলা হয় ওটাকে আমাদের বাঙালি হাজিরা হজ করতে গিয়ে চিন্তা করে মক্কা শরীফকে হারাম বললো কি চরম অন্যায় করলো মক্কা শরীফকে বললো হারাম এই জন্য তারা একটা শব্দ হরম শরীফ কি বলে হরম শরীফ মানে হারাম বলতে এই হরম টরম বলতে কিচ্ছু নাই ইসলামে سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام মসজিদুল হারামের থেকে যিনি সায়ের করালেন ভ্রমণ করালেন ইলাল মসজিদিল আকসা মসজিদ আকসা পর্যন্ত আল্লাদি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা যেই মসজিদের আশপাশে আমি বরকাত রেখে দিয়েছি যাতে আমি তাকে দেখাতে পারি আমার নিদর্শন সমূহ দেখাবার জন্য আমি ভ্রমণ করালাম নিশ্চয় আল্লাহ তালা সব কিছু শুনেন এবং দেখেন মেয়ারাজ সম্পর্কীয় আলোচনা মেয়েরাজ কখন হয়েছিল মহাদ্দেশিন এবং ঐতিহাসিকদের মধ্যে যে অনেক মতামত রয়েছে এজন্য এটা নিশ্চিত যে আল্লাহ সুবহান এর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ রাসুলকে দিবেন প্রশিক্ষণ দিবেন কেউ বলেছেন কানাল ইসরাউ ফিস সানাতিল্লাতি আকরামাহুল্লাহু ফিহা বিন্নবুওয়াতি ইমাম তাবারি রহমতুল্লাহ আলাই বলেন মেরাজ হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নবাদ যে বছর লাভ করেছেন ওই বছরই ওয়াকিলা কানা বাদাল মাবাসিবে খামসি সিনিনা আবার কেউ কেউ বলেছেন যে নবুয়াদ প্রাপ্তির পাঁচ বছর পরে মেরাজ হয়েছিল মুসলিম শরীফের ব্যাখ্যাদাতা ইমাম নবাবী এবং তাফসিরে কর্তুবি এর লেখকরা এটাকেই গ্রহণ করেছেন ওয়াকিলা কানা লাইলা তাসাবে ওয়াল ইশরিন মিন শাহরে রাজাব সানাতা আশারা মিনান তিন নম্বর মত হচ্ছে কেউ কেউ বলেছেন নবাদ প্রাপ্তির দশম বছর রজব মাসের সাতাইশ তারিখে মেরাজ হয়েছিল ওয়াকিলা কাবলাল হিজরাতে বেসিত্তাতে আশারা সাহারান আবার কেউ বলেছেন আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যে হিজরত করেছেন এই হিজরত করার মাত্র ছয় মাস আগে মেরাজ হয়েছিল অর্থাৎ নবুয়াতের তেরোতম বছরে কারণ মক্কায় দশ বৎসর আল্লাহর নবী নবুয়াত প্রকাশ্যে প্রচার করেছেন আর তিন বৎসর গোপনে মোট কত বৎসর তেরো বৎসর এই তেরোতম বৎসরে রমজান মাসে মেরাজ হয়েছিল এটা কেউ কে বলেছেন ওয়াকিলা কাবলাল হিজরাতে বেসানাতে ওয়া সাহারাইনে আবার কেউ কেউ বলেছেন হিজরত করেছিলেন যখন তার মাত্র এক বছর দুই মাস আগে মেরাজ হয়েছিল আবার কেউ কেউ বলেছেন ওয়াকিলা কাবলাল হিজরাতে বেসানাতিন আইফি রবিল আব্বাল সানাতা তেরো মিনান নবুয়াতি নবুয়াতের তেরোতম বৎসরের রবিউল আব্বাল মাসে মেরাজ হয়েছিল এরকম অনেকগুলো মতামত মহাদ্দেশিন এবং ঐতিহাসিক গুণ দিয়েছেন এবারে আমরা আলোচনা করব মেয়েরাজটা কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সশরীরে হয়েছিল না স্বপ্ন যুগে হয়েছিল এটা আমরা আলোচনা করছি এজন্য কারণ অনেকেই এই মেয়েরাজকে অস্বীকার করেছে এবং এটা নিয়ে বিভিন্ন আপত্তিও করছে আমরা এক একটা প্রশ্ন এক এক সময় যখন আসবে উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম বিষয় মেয়েরাজ কি সশরীরে হয়েছিল নাকি স্বপ্ন যোগে হয়েছিল কোরআনুল করিমের আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর নবীর মেয়েরাজ সশরীরে হয়েছিল স্বপ্ন যোগে হয় নাই এর সাতটা কারণ আমি আলোচনা করবো ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে মেয়েরাজ হল আল্লাহর নবীর একটা মজেদা যদি মেয়েরাজটা স্বপ্নযোগী হতো তাহলে এতে মৌজাদার কিছু নেই স্বপ্নে অনেক কিছু অনেকে দেখে দুই নাম্বার কারণ আল্লাহ সুবহান এই মেয়েরাজের আলোচনা করতে গিয়ে কোরআনের যে আয়াত নাজিল করেছেন সেখানে প্রথমে বলেছেন সুবহান মিনাল মসজিদিল হারাম আর সুবাহানা শব্দটাকে ব্যবহার করা হয় আশ্চর্যজনক কোন ঘটনা বয়ন করার জন্য তো যদি স্বপ্নযোগী মেয়েরাজ হয়ে থাকত তাহলে আল্লাহ রাব্বুল আলমিন শুরুতে সুবাহানা বলতেন না তিন নাম্বার কারণ হল এখানে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আসরা বে আব্দিহি আব্দুন শব্দ এনেছেন স্বপ্ন যুগে হলে তো আব্দুন হয় না রুহুটা হইল আব্দুন বলা হয় একটা মানুষ গোলাম হয় কাকে বলে গোলাম দেহ এবং রুহু পুরাটাকে গোলাম বলা হয় মানুষ বলা হয় পুরোটাকে শুধু রুহুটাকে মানুষ বলা হয় না আল্লাহ তালা এখানে বললেন সুবাহান আব্দিহি যিনি তার আব্দকে তার গোলামকে ভ্রমণ করিয়েছেন তো গোলামকে তার আব্দকে ভ্রমণ করালেন এতে বোঝা যায় যে শুধু রুহুতে হয় নাই বরং দেহ সহ যে আব্দ সেই আব্দকেই তিনি ভ্রমণ করিয়েছিলেন চার নাম্বার কারণ হচ্ছে এই আল্লাহর নবী যখন মেয়েরাজ থেকে আসলেন আবু তালেবের বড় মেয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চাচাতো ফুফি উম্মে হানির কাছে ঘটনা প্রথমে বললেন উম্মে হানি বললেন যে এটা আপনি কাউকে বলবেন না বললে মানুষরা বিশ্বাস করবে না যদি এটা স্বপ্ন যুগেই হতো তাহলে উম্মেহানি এই কথা বলতেন না যে আপনি কাউকে বলবেন না এটা বললে কেউ বিশ্বাস করবে না এতেও বোঝা যায় যে মেয়েরাজটা সশরীরে হয়েছিল আর সেই কারণেই উম্মে হানি রাদি আল্লাহ তালা আনহা আল্লাহ রাসুলকে নিষেধ করেছিলেন পাঁচ নাম্বার কারণ আল্লাহ রাসুল সাল আলী ওসাল্লাম যখন মেয়েরাজ থেকে আসলেন মক্কার কোরাইশরা তাকে অস্বীকার করল স্বপ্নে যোগী যদি মেরাজ হতো তাহলে কেউ এটাকে অস্বীকার করতো না স্বপ্নে অনেক কিছুই দেখা যায় সাত নাম্বার কারণ আবু জাহাল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে প্রতিদিন নবীর সঙ্গে দেখা হতো আবু জাহেল খানায় কাবার সামনে বসেছিল আল্লাহ রাসুল সাল আলী ওই দিন সকালে যখন কাবার সামনে আসলেন আবু জাহেল প্রতিদিন আল্লাহ নবীর সঙ্গে মজাক করত বয়স করত আজকেও জিজ্ঞেস করলো মোহাম্মদ আজকে কি কোনো নতুন খবর আছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আজকে খুব নতুন খবর খুব ভালো খবর আছে এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মেয়েরাজের পুরা ঘটনা বললেন আবু জাহেল প্রথমে অট্টহাসি হাসল পরক্ষণে সে নিজেকে একটু সম্বরণ করলো কারণ এটাকে দিয়ে সে একটা আল্লাহর নবীর বিরুদ্ধে প্রচার চালাতে পারবে এজন্য জিজ্ঞেস করলো মোহাম্মদ তুমি এটা আমার কি বলেছ নাকি আরো কাউকে বলবে আল্লাহ রাসুল সাল্লাম বললেন আমি সকলকেই বলবো বলে তাহলে একটু অপেক্ষা করো আমি একটু আসতেছি লোক নিয়ে আসি সোজা চলে গেলে আবু বকরের ঘরে কারণ তার উদ্দেশ্য হচ্ছে আবু বকর একজন ভদ্র মানুষ সম্ভ্রান্ত ব্যক্তি শিক্ষিত লোক এই লোকটাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার দলে নিয়ে গেছে এই লোকটাকে কোনো সময় ভাগাতে পারি নাই বুঝাতে পারি নাই যে তুমি তার সঙ্গে চলো সে পাগল আজকে এটা প্রমাণ করা সম্ভব হবে সোজা আবু বকরের দরজায় গিয়ে আবু জাহেল হাজির গিয়ে বলল আবু বকর তুমি কি শুনেছ তুমি যার সঙ্গে চলো সে কি বলছে সে আজকের এই রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আর সেখান থেকে আর সে আজিম পর্যন্ত সফর করে আবার রাতের বেলায় ফিরে এসেছে আকাশেরটা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 সাদরাহু লিল ইসলামে আল্লাহ রব্বুল আলামিন যেই ব্যক্তির সিনাকে আত্মাকে খুলে দেন ইসলাম গ্রহণ করার জন্য যে ব্যক্তির মনকে খুলে দেন সত্যকে গ্রহণ করার জন্য ফাহু আলা নূর রব্বিহি সেই ব্যক্তি তার রবের পক্ষ থেকে নূর এবং আলো লাভ করে যার মাধ্যমে সে সত্যকে উপলব্ধি করতে পারে বুঝতে পারে ধ্বংস তো ওই লোকদের জন্য যারা আল্লাহর সমস্ত নিদর্শন দেখা সত্ত্বেও বোঝা সত্ত্বেও তারা আল্লাহকে বুঝতে পারে না আল্লাহর নিদর্শনগুলোকে গ্রহণ করতে পারে না যাদের অন্তর শক্ত যাদের অন্তর আল্লাহর জিকিরকে গ্রহণ করে না মুবিন ওই লোকগুলো স্থায়ী গুমরাহির মধ্যে থাকে স্পষ্ট গুমরাহির মধ্যে থাকে ওদেরকে কেউ হেদায়ত করতে পারে না আবুকুর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু স্পষ্টভাবে গ্রহণ করলেন আল্লাহ আরো বলেছেন সুরায় আনামের একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন যেই ব্যক্তিকে হেদায়েত দিতে চান যেই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিতে চান ইসলামে আল্লাহ রাব্বুল আলমিন তার সিনাটাকে তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন প্রশস্ত করে দেন আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিন যেই ব্যক্তিকে গুমরা হতে দেন যে গুমরা হতে চায় আল্লাহ গুমরা হতে দেন হারাজান আল্লাহ তার সিনাটাকে সংকীর্ণ করে দেন সে সত্যকে গ্রহণ করতে পারে না আবু জাহেল গ্রহণ করতে পারে নাই আবু বকর সঙ্গে সঙ্গে বললেন আরে আমি তো এর চেয়ে আরো বেশিও বিশ্বাস করি জিব্রাইল সেই লক্ষ লক্ষ কোটি মাইল থেকে ওহি নিয়ে মুহূর্তের মধ্যে চলে আসেন এইটা যদি বিশ্বাস করতে পারি আল্লাহ রাসুল সাল্লাম মেরাজ করেছেন এটা বিশ্বাস করতে অসুবিধে কি আমার এজন্য আল্লাহর পক্ষ থেকে আবু আবু বক্করকে তাকে সিদ্দিক উপাধি দেওয়া হল সিদ্দিক যিনি অত্যন্ত সত্যবাদী এবং সত্যায়নকারী এজন্য বলেছিলাম যে মেয়েরাজ যদি সশরীরে না হয়ে স্বপ্ন যোগে হতো তাহলে আবু জাহেলের অস্বীকার করার কোনো কারণ ছিল না আর আবু বকর সিদ্দিক এটাকে স্বীকার করে মেনে নিয়ে সিদ্দিক উপাধি লাভ করার কোনো কারণও ছিল না এজন্য মেয়েরাজ হয়েছিল সশরীরে এবারে মেয়েরাজের সূচনা আল্লাহর রসুল সাল আলাইসালামের কোথ থেকে মেয়েরাজ হয়েছিল এটা নিয়ে বর্তমানে ইন্টারনেটে একজনে লিখেছে যে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম উম্মেহানির ঘরের থেকে মেরাজে গিয়েছিলেন তো উম্মেহানি একজন মহিলা তার ঘরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেন গেলেন এ নিয়ে আল্লাহ রাসুল সাল্লামের মহান চরিত্র সম্পর্কে সে আঘাত করতে চেয়েছে এজন্য আমাদের মনে রাখতে হবে বিষয়টা আমরা স্পষ্ট করব একটা হচ্ছে উম্মে হানি আবু তালেবের মেয়ে আল্লাহ রাসুল সাল্লাম লালিত পালিত হচ্ছেন কার ঘরে আবু তালেবের ঘরে আট বছর বয়সের থেকে আল্লাহ রাসুল সাল্লাহ আবু তালেবের ঘরেই লালিত পালিত হয়েছেন সুতরাং আবু তালেবের বড় মেয়ে আলীর বড় বোন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সবসময় দেখাশোনা করেছেন সেই হিসেবে মুরব্বী ছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সেখান থেকে মেয়েরাজ করেছেন বলে কিছু কিছু হাদিসে বলা আছে আর এটাকে কেন্দ্র করেই ওদের আপত্তি কিন্তু বিশুদ্ধ হাদিস অনুযায়ী আপনি তাফসির এবনে কাসিরে বাংলা আছে ছয় নম্বর খণ্ড ইসলামিক ফাউন্ডেশন যারা করেছে মেয়েরাজের আলোচনা ওখানে পাবেন প্রত্যেকটা হাদিসে বেশিরভাগ হাদিসে বলা আছে আল্লাহ নবী মেয়েরাজ করেছিলেন থেকে সেটা ছিল মিন হেজর অর্থাৎ বাইতুল্লাহ শরীফের যে অতিরিক্ত অংশ বাহিরের অংশ ওখান থেকে মেয়েরাজ করেছিলেন কোন কোন রেওয়ায়তে আছে আল্লাহ রসুল সাল্লাম যেমন এক রেওয়াজ আছে এরকম বাইনা আনা ফিল মসজিদুল হারামে ফিল হেজরে ইন্দাল বাইতে আমি বাইতুল্লাহর কাছে হেজের অর্থাৎ হাতিম বলা হয় যেটাকে ওখানে অবস্থান করছিলাম ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয় বাইতুল্লাহর সামনে জমজমের কাছে আর এক রেওয়াতে আসছে তারাকা ফেরাশা হুফি বাইতে উম্মে হানিন ইরাল মসজিদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মূলত নিজের বিছানাটাকে উম্মে হানির ঘরে রেখে মসজিদে হারামের চত্বরেকে ঘুমিয়েছিলেন সেখান থেকে তাকে তুলে নেওয়া হয় ফালাম্মা কানা ফিল হেজরে এন্দাল বাইতে বাইতুল্লার কাছে হেজরের কাছে যখন ছিলেন ওখান থেকে দুজন ফেরেস্তা এসে আল্লাহ রসুলকে নিয়ে যায় এটাই বিশুদ্ধ মত তাহলে এখানে উম্মেহানির ঘরে থাকার রেওয়ায়তটাই সই না ছিলেন হেজরের কাছে এই জন্য তাফসির ইবনে কাসিরে লিখেছেন মিন মাজমুয়ের রেওয়ায়াত সব হাদিসগুলো একাত্র করলে যেটা প্রমাণিত হয় তা হচ্ছে এই أن رسول الله صلى الله عليه وسلم ترك فراشه في بيت أم هانين إلى المسجد আল্লাহর নবী নিজের বিছানাটাকে উম্মেহানির ঘরে রেখে ওখান থেকে মাসজিদুল হারামে চলে গিয়েছিলেন এবং তারপরে ওখান থেকে ফেরেস্তারা নিয়ে যান দুজন ফেরেস্তা আসলো দুজন ফেরেস্তা এসে আল্লাহ নবী সাল্লামকে বাইতুল্লার কাছে নিয়ে হাজারে জমজম কূপের কাছে নিয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বাইনা আনা ইন্দাল বাইতে বাইনা নাইম আল ইয়াকজান إذ سمعت قائلا يقول أحد الثلاث بين الرجلين আমাকে একজনে তুলে ফেললো এরপরে বাইতুল্লাহর সামনে জমজম কূপের কাছে আমাকে হাজির করা হলো আমার বক্ষটাকে চিরে ফেলা হলো মিন বাইনে নাহারি ইলাল সাদার বুকের থেকে শুরু করে সিনাটা পুরা চিরে ফেলা হলো এতে বোঝা যায় যে বর্তমানে যে কি করে ওই যে ওপেন হার্ট সার্জারি করে এর প্রথম ধারণা হাদিস থেকে পাওয়া যায় যখন বিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে কল্পনাও করে নাই আল্লাহ রসুল সাল্লামের তখন বক্ষ বিদীর্ণ করা হয় ওপেন হার্ট সার্জারি বলে যেটাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বক্ষটাকে বিদীর্ণ করে বক্ষটাকে চিরে এরপরে এখান থেকে কিছু জিনিসকে বের করা হলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের ভিতর থেকে মানুষের যে দুর্বল জিনিসগুলো আছে এগুলো চিরে বের করে দেওয়া হয় এরপরে জমজমের পানি দিয়ে এটাকে ধৌত করা হয় জমজমের পানি দিয়ে ধুয়ে তারপরে আবার ওটাকে ইমান ও হেকমাতের মাধ্যমে বলা যাবে তাস্তিমিন একটা পেয়ালা আনা হলো সেই পেয়ালাটার মধ্যে ছিল ইমান ও হেকমাতান ইমান এবং হেকমত দ্বারা পরিপূর্ণ ছিল তাফসিরে বলা হয়েছে মানবিক যে দুর্বলতা থাকে এগুলো বের করে ফেলা হলো এখনো যারা মহাকাশ ভ্রমণে যায় তারা তাদের পোশাক তাদের খাদ্য ইত্যাদি তারা সাথে নিয়ে নেয় ঠিক আল্লাহ রাব্বুল আলমিনও তার প্রিয় নবীকে যখন মেয়েরাজের জন্য ডাকার চিন্তা ভাবনা করলেন আগের থেকে তার বক্ষ বিদীর্ণ করে যত দুর্বল জিনিসগুলো সব বের করে দিলেন এরপরে এলেম হেলেম এলেম মানে জ্ঞান হেলেম মানে ধৈর্য এবং সহনশীলতা ওয়া ঈমানান আল্লাহর উপর ইমান আস্থা ও ইয়াকিনান বিশ্বাস ওয়া সালামান শান্তি এই সব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হল এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এরপরে আমার সামনে একটা প্রাণী আনা হলো বোরাক যার নাম হলো বোরাক ফাওকাল হেমার বাগাল এটার আকৃতিটা ছিল গাধার চেয়ে একটু বড় খচ্চরের চেয়ে একটু ছোট এই বোরাক আনা হলো हुकुम जिब्राइल को यूने শেতাব বোরাকে के জান্নাত সে কার ইন্তেখাব জান্নাতের থেকে একটা বাহনের ব্যবস্থা করা হলো বোরাক আনা হলো বোরাক শব্দের অর্থই হচ্ছে বিদ্যুৎ বারকুন বিজলিকে বলা হয় আর বোরাক মানে হচ্ছে বিদ্যুতের গতিতে যে চলে তাকে বলে কি এই এখন মানুষের বাসের নাম দেয় বোরাক মানে দ্রুতগামী বাস বোরাক আনা হলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এটার গতি ছিল কেমন দৃষ্টির সীমা যে পর্যন্ত যায় সেই পর্যন্ত সে যায় এক কদমে জোরে বলুন সুবাহান আল্লাহ এইভাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম চললেন যাওয়ার পথে কিছু ঘটনা ঘটল মদিনে অবস্থান করলেন জিব্রাইল বললেন হাজা তৈবা এটা হচ্ছে তৈবা যেখানে আপনাকে হিজরত করে আসতে হবে ইলাইহাল মহাজার আপনি এখানেই হিজরত করে আসতে হবে এরপরে তুরে সাইনা সিনাই পর্বত যেখানে মুসা সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন তাওরাত নাজির হল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে জিব্রাহিল বলেন এখানে দুরাকাত নামাজ পড়েন সেখানেও গেলেন এরপরে বাইতুল্লাহাম আর এক জায়গায় বলেন এখানে নামুন দুরাকাত নামাজ পড়ুন আল্লাহ রসুল দুরাকাত নামাজ পড়লেন বলে এটা হচ্ছে ওই জায়গা যেখানে ঈসা সালাম জন্মগ্রহণ করেছিলেন এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পথ অতিক্রম করছিলেন পথ অতিক্রম করার সময় কিছু ঘটনা ঘটল তাফসির ইবনে কাসিরে হাদিসগুলো আসছে যে জিব্রা যখন নাকি বোরাকে তোলা হচ্ছিল বোরাকে তখন নড়াচড়া করছিল ফাঁকা আন্নাহা আমার বাহা বোরাক তার ল্যাজ নাড়াচাড়া করছিল অহংকার অহংকার ভাব করছিল ফাকাল আল্লাহু জিব্রাইল জিব্রাইল বোরাককে উদ্দেশ্য করে বললেন মাহিয়া বোরাক বোরাক থেমে যাও মিসলাহু জেনে রাখো তোমার পিঠে এখন যিনি আরোহণ করছেন তার মতো আর কোন আরোহী কোন সওয়ারি কোন আরোহণ কোন বাহনের উপরে চড়বে না অসার আলাই ওসাল্লাম এরপরে বোরাকে চলতে আরম্ভ করলেন ফাইদা হুয়া বি আজুজিন আলা জানিবিত তারিখ রাস্তায় চলছেন হঠাৎ দেখলেন রাস্তার এক পাশে একজন বুড়ি বুড়ি বসে আছে ফাকালা মা হাদিহি জিব্রাইল আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন জিব্রাইল এই বুড়ি আবার কে কালা সির ইয়া মুহাম্মদ জিব্রাইল বললেন আগে চলুন সামনে চলতে থাকুন এরপরে আরো অনেকক্ষণ চললেন দেখা গেল আর একটা জিনিস যে রাস্তার এক কিনারায় সে আল্লাহ রসুলকে আহ্বান করছে আলুম্মা ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আমার কাছে আসো ফকাল জিব্রাইল সিরিয়া মোহাম্মদ জিব্রাইল বললেন হে মোহাম্মদ সাল্লাহ আপনি সামনে বারণ অতিক্রম করুন ওর কথায় সাড়া দিবেন না আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম চলতে লাগলেন চলতে চলতে আরো অনেক দূরে গিয়ে একদল মাখলুক দেখা গেল মানুষ দেখা গেল فقالوا السلام عليك يا أولا السلام عليك يا آخر السلام عليك يا حاشر ওই লোকগুলো আল্লাহ নবীকে সালাম দিলে এই কথাগুলো বলে আসসালাম আলাইকাইয়া আব্বাল হে প্রথম ব্যক্তি হে শেষ ব্যক্তি হে হাসের যাকে কেন্দ্র করে কেয়ামতে লোক জড়ো করা হবে তাকে সালাম ফকার লাহু জিব্রাইল উর্দুদ ইসলাম ইয়া মুহাম্মদ এবারে জিব্রাইল বললেন যে মোহাম্মদ সাল্লাহ আপনি এই লোকগুলোর সালামের জবাব দিন উত্তর দিন ফারাদ্দা সালামা আল্লাহর রসুল সালামের জবাব দিলেন সুম্মা লাকিয়া হুসানিয়া এরপরে এরকম ভাবে আর একটা দলের সঙ্গে সাক্ষাৎ হলো আর একটা দলের সঙ্গে তিনটা দল এরকম দেখা গেল হাত্তা ইনতাহা ইলা বাইতুল মাকদিস বাইতুল মাকদিস পর্যন্ত এভাবে সফর করলেন আলাইহিল মা ওইখানে যাওয়ার পরে আল্লাহ নবীর সামনে পানি মদ এবং দুধ এই তিনটা পাত্র রাখা হলো فتناول رسول الله صلى الله عليه وسلم اللبن রসুল সাল্লাহ সাল্লাম এখানে দুধ গ্রহণ করলেন মদের পেয়ালাও হাত দিলেন না পানিও নিলেন না দুধের পেয়ালায় হাত দিলেন فقال له جبرائيل اصبت الفطرة জিব্রাইল বলল আপনি সঠিক কাজটাই করেছেন ওয়ালাউ শারিব তালমা যদি আপনি পানি নিতেন উম্মাতুকা আপনিও ডুবে যেতেন আপনার উম্মতরাও ডুবে যেত অলাও শারিফ তাল খামার আর যদি মদ পান করতেন লাগাওয়াইতা লাগাওয়াত উম্মাতুকা আপনিও গুমরা হয়ে যেতেন আপনার উম্মতরাও পথভ্রষ্ট হয়ে যেত সুম্মা বয়সালাহু আদম এরপরে ব্যাখ্যা দিলেন ওই যে কিছু লোক দেখলেন আলা ওই যে বুড়ি আপনি দেখলেন রাস্তার পাশে একজন বুড়ি দুনিয়া ইল্লা মা আজুজ এটা আপনাকে দেখানো হলো ওই বুড়ির মরতে যে কয়দিন বাকি আছে যতটুকু বয়স আছে দুনিয়াটা কেয়ামত হওয়ার আগ পর্যন্ত ওই পরিমাণ সময় বাকি আছে আর যেই ব্যক্তি আপনাকে দাওয়াত দিল ডাকতে ছিল আহ্বান করছিল তার কাছে যাওয়ার জন্য ইবলিস ওটা হলো আল্লাহর দুশ্মন ইবলিস আর আদান তামিলা ইলাইহে সে ইচ্ছে করেছিল যে আপনি যেন তার দিকে আকৃষ্ট হয়ে যান এজন্য সে একটু আপনার সময় নষ্ট করতে পারলেও চেষ্টা করেছে আর যেই লোকগুলো আপনাকে সালাম করেছিল তিনটা গ্রুপ তিনটা জায়গায় ইব্রাহিম ওয়া সালাম প্রথম ব্যক্তি ছিলেন ইব্রাহিম আলাইহালাম দ্বিতীয় দলটা ছিল মুসার নেতৃত্বে আর তৃতীয় দলটা ছিল ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে এভাবে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি বলছেন আরো অনেকগুলো বিষয় আছে এখানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন জায়গায় নামাজ পড়লেন এরপরে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত গিয়ে হাজির হলেন এবারে যে বাহনে করে গেলেন বোরাক আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে জিব্রাই বললেন যে আপনি পাথরটা আঘাত করেন আঙ্গুল দিয়ে পাথরটা আঘাত করলো ছিদ্র হয়ে গেল ওটার সঙ্গে বোরাকটাকে বেঁধে ফেললেন প্রশ্ন হয় এই যেই বোরাকটা আল্লাহর নবীর জন্যই আনা হলো এটাকে বাধার প্রয়োজনটা কি দেখানো হলো দুনিয়া বিল বিল ফাদাইল দুনিয়াতে যে কোনো কাজ করতে হলে আগে তোমার ব্যবস্থা নিয়ে তারপরে আল্লাহর উপর ভরসা করতে হবে একজন লোক বলে হুজুর দোয়া করেন যেন একটা বাচ্চা হয় কিছুদিন পরে আসলো কই হুজুর বাচ্চা তো হলো না বিয়ে করতে হবে বিয়ে তো করি নাই এজন্য আল্লাহর রসুলকে সাহাবাহিকরাম জিজ্ঞেস করেছেন ইয়ারাসুল আল্লাহি আমরা কি উট ছেড়ে দিয়ে ভরসা করব নাকি উট বেঁধে ভরসা করব তো উটটাকে ভালো করে বান্ধ ওর খুঁটিটা মজবুত করে দাও রশিটা শক্ত দাও এরপরে তুমি ভরসা করো আল্লাহর উপরে ফাইদা সালাতু আল্লাহ রাব্বুল আলমিন সুরাজ জুমাতে বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু যখন সালাদ শেষ হয়ে গেল ফিল আরদে জমিনে তোমরা ছড়িয়ে পড়ো কাজ কর্ম করো মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো অবতাগু মিন ফজলিল্লাহ এবং আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ তালাশ করো আল্লাহর উপরে তাওয়াক্কুল করা ভরসা করা মানে এই না যে আপনি কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকবেন ওই যে এক কাহিনী আছে এক লোক ওয়াজ শুনলো মৌলভী সাহেব আওয়াজ করলেন অমানিং দাবাতিন ফিল আরবে ইল্লা আলাল্লাহির গুহা জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহর দায়িত্বে নয় লোকটা চিন্তা করলো তাহলে কাজকর্ম করে লাভ লাভ কি মসজিদে গিয়ে ইবাদত করলো একদিন যায় দুদিন যায় তিন দিন যায় ক্ষুদাই বেড়ে চললো খাবার আসে না পরে চিন্তা করলো হরকতে বরকত হয় একটু বারান্দায় গেল আকাশের দিকে তাকায় দেখি মান্না ফালও আসে কিনা দেখে তাও আসে না শেষ পর্যন্ত দেখলো একজন লোক আসলো ব্যাগের ভিতর থেকে রুটি বের করে খাচ্ছে আর কোনায় বসে ওর দিকে তাকায়ও না তাকাইলে না দেওয়ার প্রশ্ন লোকটা চিন্তা করলো আর একটা হরকত করি এবারে গলা খাকা দিল <laughs> এবারে মুসাফের লোকটা তাকালো একটা লোক দেখলো যে ক্ষুধার্ত বলে মনে হচ্ছে কাছে গিয়ে দুটো রুটি দিল এক গ্লাস পানি দিল লোকটা খাইল এবারে চিন্তা করলো যে হুজুর ঠিকই করেছিল ব্যাখ্যাটা ঠিক মতো করে নাই আল্লাহ তালা রিজিক দেওয়ার মালিক এটা ঠিক তবে কাজকর্ম করে তিন দিন মসজিদে থাকতে হবে এরপরে বারান্দায় আসতে হবে এরপরে একটা গলা খাকার মারতে হবে তারপরে দুইটা রুটি এক গ্লাস পানি পাওয়া যাবে তো বিষয়টা হচ্ছে এই আল্লাহর নবী সাল আলাইসাল্লাম এখানে বোরাকটাকে বাঁধলেন বোরাকটাকে বেঁধে এরপরে মসজিদে ঢুকলেন মসজিদে যাওয়ার পরে এখানে সব নবীদের রুহুগুলোকে একাত্র করা হয়েছিল এখানে নবীদের সাথে একটা বড় সম্মেলন হবে আল্লাহ রাব্বুল আলমিন সব নবীদের ইমামতি করাইছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়ে সেটার বর্ণনা হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেখানে ঢুকলেন বক্তাদের নামগুলো কি এখান বক্তৃতা হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেই বক্তাদের সামনে আলোচনা করছেন যে বক্তারা এখানে ওয়াজ করবেন তাদের সম্পর্কে আল্লাহ তালা বলছেন নামগুলো কি সুন্দর কোরআনের ভিতরে আসছে নবীদের নাম আল্লাহ আকবার আমাদের সমাজে এখন নাম রাখে মন্টু বল্টু পল্টু এ সমস্ত জন্টু এই যে নামগুলো রাখে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলে যেই নবীদেরকে একাত্র করেছেন তাদের নামগুলো কোরআনে সুন্দর করে আল্লাহ তালা বলেছেন কোরআনুল করিমের সুরায় আনামের চুরাশি নাম্বার থেকে শুরু করে ছিয়াশি নাম্বার আয়াত ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا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 যিনি আমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন প্রত্যেক নবী তার নিজের যে বৈশিষ্ট্যটা নিজের শ্রেষ্ঠত্ব নিজের প্রতি আল্লাহর যে অনুগ্রহ এটা পেশ করতে লাগলেন আদম আলাহ সালাম এটা একটা বিশেষ মর্যাদা আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন ওয়াজ কানানি ফিল জান্নাতি এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বসবাস করার জন্য সুযোগ করে দিয়েছিলেন ওয়াসজাদালিয়াল মালাইকাতু এবং ফেরেস্তাদের মাধ্যমে আমাকে সেজদা করালেন ওয়াজালানি নবিয়া এবং আমাকে নবী আকারে দুনিয়াতে পাঠিয়েছেন আমি সব প্রশংসা সেই আল্লাহর জন্য উজাড় করে দিয়েছি ইব্রাহিম আদমের বক্তব্য শেষ হয়ে গেল এবার ইব্রাহিম আলাই ইসলামের বক্তব্য আলহামদুলিল্লাহ খালিলা সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যিনি আমাকে খলিল রূপে আখ্যায়িত করেছেন খলিল অন্তরঙ্গ বন্ধু একেবারে খালেস বন্ধু যাতে কোনো ভেদাল নাই ওয়াতানি মুলকা নাজিমা এবং যিনি আমাকে অনেক বড় মুলুক এবং অনেক বড় ক্ষমতা এবং রাজত্ব দান করেছেন ওয়াজালানি উম্মাতান কানিতা এবং যিনি আমাকে একাকে বলেছেন উম্মাতান কানিতা বিনয়ী এবং আল্লাহর অনুগত্যশীল উম্মা বলেছেন ইব্রাহিম আলাহ সালামকে একাকে বলেছেন উম্মা এর একটা কারণও আছে নামরুদের বিরুদ্ধে যখন তিনি বক্তব্য পেশ করছিলেন একদিকে সামরিক শক্তি রাজনৈতিক শক্তি জনশক্তি সব একদিকে আর একদিকে একজন ইব্রাহিম দাঁড়িয়ে আছেন আল্লাহ বললেন ইন্না কানা কনেতা ইব্রাহিম একাই একটা উম্মা একটা জাতি ছিল জাতি কেমনে হলো গোটা দুনিয়ার কাফের শক্তিগুলো একদিকে ছিল ইব্রাহিম সালাম একা হকের উপরে দাঁড়িয়ে দাওয়াত দিচ্ছিলেন যেন কেয়ামত পর্যন্ত যত মানুষেরা তাওহিদের দাওয়াত দিবে যত মানুষেরা হকের দাওয়াত দিবে তাদের পক্ষে প্রতিনিধিত্ব করছেন একা ইব্রাহিম আলাইসালাম সেই জন্য আল্লাহ ইব্রাহিম আলাইসালাম যদিও ছিলেন একা কিন্তু কেয়ামত পর্যন্ত সমস্ত তাওহিদবাদী মমিন তার সঙ্গে ছিল জোরে বলেন এই জন্য যারাই তাওহিদের দাওয়াত দিবে হকের দাওয়াত দিবে দুনিয়ার সমস্ত মানুষ যদি একাত্র হয় তার ক্ষতি করার জন্য এক চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একজন মানুষকে একটা উম্মাদ বলে আখ্যায়িত করেছেন এবং আমাকে নমরুদের আগুনের থেকে আল্লাহ তালা হেফাজত করেছেন রক্ষা করেছেন এটা আমার বিশেষ মর্যাদা এবং আমাকে সেই আগুনটাকে আল্লাহ তালা আরামদায়ক এবং শান্তিময় জায়গা বানিয়ে দিয়েছিলেন ইব্রাহিম আলহ সালামের থেকে বর্ণিত আছে তিনি বলেছেন দুনিয়াতে আমি যতদিন পর্যন্ত বেঁচে ছিলাম সবচেয়ে আরামের সময় যদি বলো কোনটা ওই সময়টা যে সময়টা আমি নমরুদের আগুনের ভিতরে ছিলাম আবু আতে শেখা বাদ বান্দা আন্ত আগুন পানি মাটি বাতাস যা কিছু বলো এই সবগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি আল্লাহর গোলাম ও মানুষ তুমি যদি আল্লাহর গোলামি করতে পারো এই সমস্ত মাখলুক গুলো আল্লাহ তোমার গোলাম বানিয়ে দিবেন জয় বলুন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাই ইসলাম আল্লাহর গোলামি করেছেন আল্লাহর গোলামের বটল ছিলেন দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করেন নাই গোলামি করেন নাই আল্লাহ রাব্বুল আলমিন সেজন্য আগুনকে তার গোলাম বালিয়ে দিয়েছিলেন আগুন তার কিছুই জ্বালাতে পারে নাই এখনো পারে যদি মমিনরা এরকম যদি স্থির থাকতে পারে ইমানের উপরে কাফের মোর্শেকদের সঙ্গে বন্ধুত্ব না করে তাহলে এই দুনিয়ার যত বোমা বলেন আগুন বলেন আল্লাহ ঠান্ডা করতে পারেন না সব করতে পারেন ইব্রাহিম আলাইসালামের বক্তব্য শেষ হয়ে গেল এবারে আর একজন বক্তা মৌসা আলাইসালাম কি সুন্দর সুন্দর বক্তা আল্লাহর প্রশংসা করতে শুরু করলেন ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যিনি আমার সঙ্গে সরাসরি কথা বলেছেন সরাসরি কথা বলেছেন এটা বড় মর্যাদা হালাকা আলে ফেরাউনা এবং আমাকে কেন্দ্র করে তিনি ফেরাউনের বংশকে ডুবিয়ে হত্যা করেছেন এবং আমার হাতে বনি ইসরাইলদেরকে মুক্ত করেছেন আর আমার উম্মতের মধ্যে একদল এমন মানুষ তৈরি করে দিয়েছেন যারা হকের অনুসরণ করে অবিহিয়া দিলুন এবং যারা ন্যায়ের প্রতিষ্ঠা করে এই বলে মুসার বক্তব্য শেষ হলো এবারে আর একজন বক্তা দাউদ আলাইহিসালাম সুম্মা ইন্না দাউদ আলাইহিসালাম আসনা আলা রব্বিহি দাউদ আলাইহিসালাম আল্লাহর প্রশংসা পেশ করলেন فقال الحمد لله الذي جعل لي ملكا عظيما সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি আমাকে একটা মহান রাজত্ব দান করেছেন ওয়াল্লামানি আজাবুরা এবং যিনি আমাকে জবুর শিক্ষা দান করেছেন জবুরের মতো কিতাব দান করেছেন ওয়া আলান আলিয়াল হাদিদ এবং যিনি আমার জন্য লোহাকে নরম করে দিয়েছেন এটা ওনার বিশেষ মর্যাদা ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লোহার বর্ম তৈরি করেছেন হজরত দাউদ আলাই আলাইসালাম লোহাটা হাতে নিলে মোমের মতো গলে যেত অস্ত্র তৈরি করতেন দাও বডি আরো যা কিছু সব তৈরি করেছেন আলান আলী আল হাদিদ আমার জন্য যিনি লোহাটাকে নরম করে দিয়েছেন ওয়াসাখার আলী আল জিবাল এবং যিনি আমার জন্য পাহাড় পর্বতগুলোকে অধীনস্থ করে দিয়েছেন পাহাড় পর্বত ওনার কথা মতো চলত ইউসাবেহনাওয়াত্তাইরো আমার অনুসরণ করে দিয়েছিল এবং পাখি গুলোকেও আল্লাহ তারা তার অধীনস্থ করে দিয়েছিলেন ও এবং আমাকে হেকমা দান করেছিলেন কৌশল বা শিক্ষা দান করেছিলেন জ্ঞান দান করেছিলেন অফাসলাল খেতাব এবং ফাস্তুল খেতাব ফাস্তুল খেতাব মানে হচ্ছে অল্প কথায় ব্যাপক অর্থ বুঝায় স্পষ্ট সংক্ষিপ্ত বহুল অর্থ প্রকাশ করে এমন কথাকে বলা হয় কি ফাস্তুল খেতাব আল্লাহ তারা ওনাকে এই বাণী দান করেছিলেন এবারে সোলাইমান আলাইহিসাল্লাম আর একজন নবী তিনি দাঁড়ালেন সুম্মা ইন্না সোলাইমান আলাইহিসালাম আসনা আলা রব্বিহি সুলাইমান আলাইহিসালাম দাঁড়িয়ে আল্লাহ সুবহান প্রশংসা পেশ করছেন ফকাল আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমার জন্য বাতাসকে আমার অধীনস্থ করে দিয়েছেন বাতাসে তখ্ত চালাতেন যেদিকে হুকুম করতেন সেদিকে চলে যেত সাখারালিয়াল রিয়াহা বাতাসকে আমার অধীনস্থ করে দিয়েছেন ওয়াসাখারালিয়া শায়াতিন এবং সমস্ত দিন শয়তানগুলোকে আমার অধীনস্থ করে দিয়েছেন আমি যা কিছু তৈরি করতে চাই বিভিন্ন মেহরাব ঘর বাড়ি পাহাড় কেটে পাথর কেটে ওয়াতামাসিল আরো যা কিছু আমি তৈরি করতে চাই ওয়াজিফানিন এবং নৌকা ইত্যাদি তৈরি করতে চাই সবগুলো তারা তৈরি করতো কুদুর রসিয়াত বড় বড় ড্যাগ ডেকচি তৈরি করতে হবে তা ওরা তৈরি করে দিত এইভাবে সবগুলো তৈরি করলো ও আল্লামানি মানতে তৈরি আর যিনি আমাকে কথা পাখির কথা পাখির ভাষা বোঝার ক্ষমতা দান করেছেন সুলাইমান আলাইসালাম পাখির ভাষাও বুঝতেন আমাকে সব কিছু অতিরিক্ত দিয়েছে সবই যা প্রয়োজন তার চেয়ে বেশি দিয়েছে দিয়েছেন আর আমার সৈনিকদের মধ্যে জিন মানুষ এবং পাখি সব দিয়েছেন সবাই আমার আনুগত্য করে আলা এবং আমাকে আল্লাহর অনেক মমিন বান্দাদের উপরে মর্যাদা দান করেছেন আমাকে এমন মহান রাজত্ব দান করেছেন যেটা আমার পরে আর কাউকে আল্লাহ তারা দান করবেন না ওয়াজালা মুলকি মুলকান তৈবান এবং আমার রাজত্বকে একটা পবিত্রতম রাজত্ব দান করেছেন লাইসাফি হেসাবন যার মধ্যে কোনো হিসাব নিকাশের কোনো বালাই নাই যে যা পারবে সেই সব ব্যবহার করবে তার যা প্রয়োজন সব পাবে অভাব বলতে কিচ্ছু নাই আল্লাহ তারা এখনো দিতে পারেন মমিনরা যদি সত্যিকার অর্থে খেলাফত কায়েম করতে পারে দুনিয়ার মানুষেরা যদি ঠিকমতো আল্লাহর হুকুম মানে আল্লাহ তারা কোরআনে ওয়াদা করেছেন আসমান থেকে আমি বরকত নাজিল করে তোমাদের সমস্ত অভাবগুলো দূর করতে পারি জোরে বলুন আল্লাহ এবার ঈসা আলাইসালাম দাঁড়ালেন সুম্মা ইন্না ঈসা আসনা আলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবারে আল্লাহর প্রশংসা পেশ করতে শুরু করলেন ঈসা আলাইহিস সালাম কি বললেন قال الحمد لله الذي جعلني كلمته সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি আমাকে তার কালিমা কোন শব্দ দিয়ে তৈরি করেছেন বিনা বাপে আমাকে তৈরি করেছেন মাসালি কামাসালি আদম আমার দৃষ্টান্তটা আদমের মতোই খালাকাহু মিন তুরাবিন যাকে আল্লাহ তালা মাটি দিয়ে সৃষ্টি করে তারপরে বলেছেন সুম্মা কালাহু কুন ফায়াকুন আল্লাহ তালা বললেন কুন হয়ে যাও ফায়াকুন অতবার হয়ে গেছে আমাকেও সেই কুন শব্দ দিয়ে তৈরি করেছেন আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে কিতাব শিক্ষা দান করেছেন ওয়াল হেকমাতা এবং হেকমা দান করেছেন আর তাওরা তা তাওরাত শিক্ষা দান করেছেন ওয়াল ইঞ্জিলা ইঞ্জিলের এলেম দান করেছেন ওয়াজালানি উখলা কুমিনাত্তিনে কাহাইয়াতি তৈরে আর আল্লাহ আমাকে একটা বিশেষ মৌজেজা দান করেছেন তা ছিল এই আমি মাটি দিয়ে পাখির মতো একটা তৈরি করতাম এরপরে তার মধ্যে ফু দিতাম ওটা আল্লাহর হুকুমে পাখি হয়ে উড়াল দিয়ে চলে যেত এবং আল্লাহ রব্বুর আলমিন আমাকে এই ক্ষমতা দান করেছিলেন আমি কুষ্ঠ এবং আকমা অন্ধ মাদার জাত অন্ধ মায়ের পেট থেকে যে অন্ধ বের হয় এই রোগগুলো পর্যন্ত যদি চোখে হাত বুলাতেন ভালো হয়ে যেত অলাবরাজ কুষ্ঠ রোগী এটাও ভালো হয়ে যেত ইজনিল্লাহি এবং আল্লাহর নির্দেশে আমি মৃত্যুদেরকে জীবিত করতে পারতাম অরফানি অত হারানি যে আল্লাহ তালা আমাকে তার কাছে তুলে নিয়েছেন ও তাহারানি আমাকে পবিত্র করেছেন ও আজানি রজিম আমাকে এবং আমার মাকে শয়তানের ধোকা থেকে শয়তানের খোঁচা থেকে হেফাজত করেছেন না সাবিল আমাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা কার্যকর ছিল না আমি সব প্রশংসা সেই মহান আল্লাহর জন্য উজাড় করে দিয়েছি সব নবীদের বক্তব্য শেষ হয়ে গেল এবারে এই মাহফিলের প্রধান বক্তা প্রধান বক্তা শেষেই থাকে এরপরে আল্লাহর নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসামূলক বক্তব্য পেশ করার জন্য দাঁড়িয়ে গেলেন ফকালা কুল্লুকুম আসনা আলা রব্বিহি আমাদের নবীজি দাঁড়িয়ে প্রথমে বললেন তোমরা সকলেই তো আল্লাহর প্রশংসা করেছ ওয়াইন্নে মুসনেন আলা রব্বি আমি আমার রবের প্রশংসা পেশ করছি ফাকাল আলহামদুলিল্লাহ হিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি নিজে হচ্ছেন রব্বুল আলমিন আর আমাকে খেতাব দান করেছেন রহমাতুল্লিল আলমিন গোটা বিশ্ববাসীর জন্য রহমাত স্বরূপ যিনি আমাকে প্রেরণ করে করেছেন জয় বলুন হার আল্লাহ সব নবীদের তো এখানেই আলাদা আগের যুগের নবীরা এক একজন এক একটা এলাকার জন্য আসতেন এক একটা জাতির জন্য আগমন করেছিলেন আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলামিন হে নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য গোটা বিশ্ববাসীর জন্য রহমাত স্বরূপ প্রেরণ করেছি আমাকে এই মর্যাদা যে আল্লাহ দান করেছে আমি তার প্রশংসা করছি সর্বযুগের জন্য এবং সর্বকালের মানুষের জন্য আমাকে বাসির ও নাজির করে পাঠিয়েছেন জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এবং জাহান নামের দুঃসংবাদ দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে এবং যিনি আমার উপরে ফোরকান নামক কিতাব নাজিল করেছেন কোরআনের আর নাম কি অনেকগুলো নামের মধ্যে একটা ফোরকান ফোরকান মানে হচ্ছে আল ফারেক বাইনাল হাক্কি ওয়াল বাতিল ফোরকান হলো এমন কিতাব যেই কিতাব সত্য এবং মিথ্যার মধ্যে আলাদা করে দেয় কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে অমান কালাবিহি সদাকা কোরআন অনুযায়ী যে কথা বলে সে সত্য কথা বলে অমান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যে বিচার করে সে ন্যায় বিচার করে এইরকম ভাবে আমাকে ফোরকান দেওয়া হয়েছে যার মধ্যে সব কিছুর আলোচনা রয়েছে ওয়াজালা উম্মতি খয়রা উম্মতি নুখরে নাস আর আমি প্রশংসা করছি ওই আল্লাহ তালার জন্য যিনি আমার উম্মতকে সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন উম্মাতি উম্মাতান আর আমার উম্মতকে যিনি একটা মধ্যমপন্থী উম্মত করে সৃষ্টি করেছেন খ্রিস্টানদের মধ্যে একেবারে শিথিলতা আছে এহুদির মধ্যে কঠোরতা আছে এহুদিদের শরীয়ত ছিল কঠিন আর খ্রিস্টানদের শরীয়ত ছিল একেবারে শিথিল এর মাঝামাঝি আমাদেরটা একেবারে কঠোর না একেবারে আবার সহজ না জন্য বলা হয়েছে কোরআনে আছে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করে সৃষ্টি করেছি যাতে করে কেয়ামতের মাঠে তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো এই উম্মত সাক্ষী হবে কেয়ামতের মাঠে হুমুল আরো প্রশংসা পেশ করছি সে আল্লাহর জন্য যিনি আমাদের উম্মতকে আমার উম্মতদেরকে সর্বশেষ পর্যায়ে দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু কেয়ামতের মাঠে আমার উম্মতের হিসাব নিকাশ আগে হয়ে আমার উম্মতকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করানো হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আরো প্রশংসা করছি সে আল্লাহ তালার যে আল্লাহ তালা আমার সিনাকে খুলে দিয়েছেন সারা হাল্লাহ সদা আলাম নাসরাহ হালাকা সদরাক আমার সিনাকে উন্মুক্ত করে দিয়েছেন খুলে দিয়েছেন সত্য জিনিসকে গ্রহণ করার মতো আমাকে ব্যবস্থা করে দিয়েছেন অদানি বিজরাক অদান আনকা বিজরাক আর ক্ষতিকর সমস্ত বস্তু দুর্বল সমস্ত জিনিসকে আমার থেকে দূর করে দিয়েছেন এবং আমার মর্যাদাকে যিনি সবচেয়ে উচ্চ স্থান দান করেছেন খাতেমা আমাকে যিনি সর্বশেষ দুনিয়াতে পাঠিয়েছেন আবার সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছেন আমি তার প্রশংসা করছি এইটা বলার পরে ইব্রাহিম ইসলাম স্পিকার তিনি বললেন বেহাজা আফদল হুকুম মোহাম্মদ এই বক্তব্যর মধ্যেই পরিষ্কার হয়ে গেল যে এই বৈশিষ্ট্যের কারণেই মোহাম্মদ সাল্লাহাম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি জোরে বলুন সুবাহান এই পর্যন্ত এক পর্ব শেষ হয়ে গেল সুম্মা উতি তুবিল মেয়রাজ এরপরে আমার সামনে মেয়রাজ আনা হলো এই মেয়রাজ আসলো মেয়রাজ আনা হলো মেয়রাজ মানে হচ্ছে সিঁড়ি ধাপ বিশিষ্ট পা দিয়ে দিয়ে উঠা যায় এমন জিনিসকে বলা হয় মেয়েরজ যা দিয়ে উপরে চড়া যায় এখন সিঁড়ি বিভিন্ন রকম হতে পারে বিল্ডিং এ চড়ার সিঁড়ি লিফট হতে পারে আবার উপরে উঠে প্লেন দিয়েও তো উপরে উঠে এখন মেয়েরাজ যে কিরকম ছিল এটা আল্লাহ ভালো জানে আমরা বুঝলাম মেয়েরাজ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মেয়েরাজ হল আল্লাহ তারুজু আলাইহি আর বানি আদম মেয়েরাজ হল এমন এক জিনিস যার মাধ্যমে বনে আদমের রুহুগুলোকে আকাশের দিকে তুলে নেওয়া হয় ন্যাক্কার লোকদের রুহুটা এই মেয়েরাজে করেই নেওয়া হয় উপরে আল্লাহর দরবারে নেওয়া হয় মিনাল মেয়েরাজ এই মেয়েরাজ এত সুন্দর আল্লাহ আল্লাহ রসুল বলছেন ফালামিয়ারাল খালাইক আহসানা মিনাল মেয়েরাজ মেয়েরাজের চেয়ে সুন্দর কোন সৃষ্টি কোন মাখলুক কোনদিন দেখে না এত সুন্দর মা রাইতুল মাইয়াত হিনা ইয়াশুক্কু বাসারাহু তামিহান ইলা সামাই তোমরা কি দেখো না মৃত্যু ব্যক্তি যখন মৃত্যু সময় ঘুনিয়ে আসে তো ঘনার তারা কি করে উপর দিকে তাকায় বলেন যে ফাইন নামা ইয়াশুক্কু বাসারাহু তামিহান ইলা সামাই তারা আকাশের দিকে নজর দেয় আজাবাহু বিল মেরাজ ওই মেরাজ তখন দেখতে পায় সেজন্য তারা এইরকম ভাবে উপরের দিকে তাকায় কলা ফাসাইতু আনা ওয়া জিব্রাইলু আমি আর জিব্রাইল সেই মেয়েরাজ আরোহণ করলাম ফাইদা আনাবে মালিকিন আমি দেখলাম সে মালাক ফেরেস্তা ইউকালুলাহু ইসমাইল যেই ব্যক্তির নাম হলো ইসমাইল অহুয়া সাহেবুসামা দুনিয়া এই লোকটা হলো প্রথম আসমানের দায়িত্বে নিয়োজিত আছেন অবাইনা ইয়াদাইহি সাবউনা আলফা মালাকিন আর তার সামনে রয়েছে সত্তর হাজার ফেরিস্তা কুল্লে মালাকিন জুনুদুহু প্রত্যেক ফেরেস্তার সাথে আবার এক তাদের সৈন্যরা রয়েছে মিয়াতু আলফে মালাকিন ওই সত্তর হাজার ফেরেস্তার প্রত্যেকের সংখ্যে রয়েছে এক এক লক্ষ ফেরিস্তা কতজন করে এক এক লক্ষ ফেরিস্তা করে আছে আল্লাহ তারা বলছেন আল্লাহর সৈনিকদের সংখ্যা যে কত বেশি এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারেন না এক আসমানের প্রথম আসমানের যে দায়িত্বে আছেন তার সামনে সত্তর হাজার ফেরিস্তা আর ওই সত্তর হাজারের প্রত্যেকের সাথে আছে এক এক লক্ষ ফেরিস্তা আকাশের দিকে চললেন তাপসির এসেছে দুনিয়ার থেকে প্রথম আসমান পর্যন্ত আল্লাহ রসুল যে সফর করলেন এর দূরত্ব হল পাঁচশো বছরের রাস্তা জোরে বলুন ভান আল্লাহ পাঁচশো বছর আবার কেমন পাঁচশো বছর অনেকে আছে বিজ্ঞানীরা আমরা চাঁদে গেলাম অমুক অমুক তমুজায় গেলাম তা আমরা তো কই হিন্দুরা যাকে বলে ভগবান খ্রিস্টান যাকে বলে ঈশ্বর মুসলিম যাকে বলে আল্লাহ কারো দেখা তো পাইলাম না তোমরা গেছো কোন পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা হল প্রথম আসমান পর্যন্ত আর সে পাঁচশো বছর কিসের হিসাবে বোরাকটাই ছিল বিদ্যুতের গতিতে তাহলে মানুষের সবচেয়ে দ্রুত হিসাব করার জন্য যেটা বলে তা হল বিদ্যুতের গতি এক সেকেন্ডে কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে যদি হয় এটা তো বোরাকের গতি আর মেয়েরাজের গতি তার চেয়েও বেশি রফরফের গতি এর চেয়েও বেশি তো তুমি কোন পর্যন্ত গেছো এই পাঁচশো বছরের রাস্তার তুলনায় তুমি যা গিয়েছ ওটা এক মিনিটের রাস্তাও না ওইখানে গিয়ে তালাশ করছো এজন্য বুঝতে হবে এক লোক বউয়ের সাথে রাগ করে ঘরের থেকে বান্দা বারান্দা গিয়ে শুয়ে আছে বিদেশ চলে যাবে আর দেশ থাকবে না ওইখানে গিয়ে বলে হায় এতক্ষণ কোথায় ছিলাম এখন কোথায় আসলাম বউ গিয়ে কয়েক বুঝছি আর তোমার বিদেশ যাওয়ার আসো এতক্ষণ কোথায় ছিল এখন কোথায় গেত মাত্র বারান্দায় গিয়ে কোথায় চলে গেছে এই জন্য বুঝতে হবে এরাও এই চাঁদে গেল বা মঙ্গল গ্রহ পর্যন্ত তালাশ করলো এরপরেই বলল আল্লাহর তো দেখা নাই আল্লাহর সৃষ্টি সম্পর্কে ধারণা আছে আজকে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছেন একের পর এক পৃথিবীর চেয়ে সূর্য বড় সূর্যের চেয়ে গ্রহ বড় এর মধ্যে আবার ব্ল্যাক হোল আছে মহাকাশে এক একটা ব্ল্যাক হোল এরকম হাজার হাজার লক্ষ তারকাকে চুষে ফেলতে পারে হ্যাঁ এগুলো কোরআনেও আছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি ওই সমস্ত গহবর বড় বড় গহবর গুলোর কথম করে বলছি যেইখানে তারকা সমূহ ধ্বংস হয়ে যায় নিমজ্জিত হয়ে যায় তো তোমরা যেগুলো এখন গবেষণা করে বের করছো এটা কোরআনুল কারিমে আল্লাহ তালা চোদ্দশো বছর আগেই জানিয়েছেন যখন বিজ্ঞানের কিছুই আবিষ্কার হয় নাই বিজ্ঞানের এখন আবিষ্কার করছে না চন্দ্র সূর্য পৃথিবী চন্দ্র সবই ঘুরে আগে বিজ্ঞানে বলতো না সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আর এখন বিজ্ঞানের কি বলছেন আগে কোরআনে ভুল ধরতো এরা তাসলিমা নাসরিন কোরআনে ভুল ধরেছে আল্লাহ মিথ্যা বলে নওয়াজ মিন্দার এই ইবলিস লিখেছে আল্লাহ মিথ্যা বলে কারণ কোরআনে আছে কোরআনে স্পষ্ট আছে আমি চন্দ্রের জন্য কতগুলো কক্ষ পথ নির্ধারণ করে দিয়েছি চন্দ্র সেই পথে চলতে থাকে কামার সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরার ওয়ালাল্লাইলু সাবেকুন নাহার আর রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার অকুল্লুং ফি ফালাকি ইয়াসবাহুন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো নিজ নিজ কক্ষপথে চলতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ সূরা ইয়াসিনের আয়াত কি সুন্দর করে আল্লাহ বলছেন সব চলমান এখন বর্তমানের বিজ্ঞানীরা স্বীকার করেছেন যে আসলে সবই ঘুরে আল্লাহর কালাম আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মাধ্যমে প্রথমে মানুষকে জানিয়েছেন বহু জগতের সন্ধান দিয়েছেন আল্লাহ এজন্য আকাশ মহাকাশ অনেক বিজ্ঞানীরা বলে আকাশ বলতে কি মহাশূন্য মহাশূন্য শূন্যের শূন্য এই আসমান বলতে কিছু অন্য কিছু নাই কিন্তু কোরআন কি বলছে শুনুন কোরআন বলছে সুরায় নাবার বারো নম্বর আয়াত আমি তোমাদের মাথার উপরে তোমাদের উপরে সাতটা কঠিন আসমানের স্তর রেখেছি সুরায় মুলুকের তিন নম্বর আছে আল্লাদি খলাকা সাবা সামাওয়াতিং তেবাকা ওই আল্লাহ রব্বুল আলামিন যিনি আসমানটাকে সাতটা স্তরে সৃষ্টি করেছেন আলাম তারা সুরায় নুহের পনেরো নম্বর আছে আলাম তারাও কাইফা খালাকাল্লাহু মানুষ কি লক্ষ্য করছেন আমি কিরকম ভাবে সাতটা আসমানকে তৈরি করে দিয়েছি সাত আসমান শুধু সাত আসমান আছে তা না এই সাত আসমান কি কি দিয়ে তৈরি সেইগুলো পর্যন্ত তার শ্রীকে দাবে আছে প্রত্যেকটা আসমান কি দিয়ে আল্লাহ তারা তৈরি করেছেন আল্লাহ আকবার আল্লাহ রসুল সাল্লাম হাদিসে সবগুলো পরিষ্কার করে দিয়েছেন প্রথম আসমান সম্পর্কে দুই রকম রবায়ত আছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন প্রথম আসমানটা মৌজুন মাকফোফন প্রথম আসমানটা হচ্ছে মৌজুন মাকফোফন পানি দিয়ে তৈরি পানি এই জন্য পানি যখন দূরের থেকে দেখা যায় তখন কি দেখা যায় নীল দেখা যায় আমরা যখন প্লেনে চড়ি সাগরের উপর দিয়ে যখন প্লেনগুলো যায় নিচে কি দেখা যায় নীল দেখা যায় নীল আকাশের মতোই দেখা যায় এই জন্য প্রথম আসমান পানি দিয়ে তৈরি বরফ হতে পারে আর এক রেওয়াতে আসছে মিনজুজা জাতিন কাচের তৈরি প্রথম আসমানটা কাচের তৈরি এই প্রথম আসমান পর্যন্ত গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থামলেন এবারে জিব্রাইল প্রথম আসমানের দারোয়ান ইসমাইল নামক ফেরেস্তাকে বললেন দরজা খোলো ফাস্তাবতাহা ইসমাইল জিজ্ঞেস করলো কে তুমি বলে আমি জিব্রাইল বলে তোমার সঙ্গে কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে তাকে কি ডাকা হয়েছে বলে হ্যাঁ ডাকা হয়েছে এবারে দরজা খুলে দেওয়া হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেখানে প্রবেশ করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর থেকে প্রথম আসমান পর্যন্ত যেই দূরত্ব ছিল পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমানটা আবার ওই পর্যন্ত পুরো এবং মোটা পাঁচশো বছরের রাস্তা জুড়ে বলুন সুহার আল্লাহ এটাকে অতিক্রম করে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম প্রথম আসমানে উপনীত হলেন সালাম ওইখানে গিয়ে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হল জিব্রাল আলাইহ সালাম বললেন ইনি হচ্ছেন আপনার পিতা আদম আপনি সালাম করুন আল্লাহ রসুল সালাম করলেন আদম সালামের জবাব দিলেন সালাম যে যাবে সে দিবে এটা নিয়ম আমাদের দেশে মানুষ কিচ্ছু জানে না স্কুলে গেলে ছাত্ররা সালাম দেয় সালাম আলাইকুম ভুল এটা টিচার গিয়ে সালাম দেবে ছাত্র উত্তর দিবে এরকম কোন মসজিদে আসলে সবাই সালাম দেয় সালাম আলাইকুম হুজুরকে সালাম দিল এটা ভুয়া কথা সালাম দিবে কি আগন্তুক জিনিস তিনি সালাম দিবেন এরকম কেউ দৌড়াচ্ছে অতিক্রম করছে যে অতিক্রম করে যাবে সে সালাম দিবে একজন গাড়িতে আর একজন পায়ে হাতে গাড়িতে যে চলছে সে সালাম দিবে যে পায়ের তাকে এরকম এটা সালাম দেওয়ার নিয়ম আছে এই এটা সামনে খেয়াল রাখবো আমরা যে সালাম যে আসবে সে দিবে তার এটা হক সে না দিলে তখন উপস্থিত লোকের একজন সালাম দিবে আদম সালামকে আল্লাহ রসুল সালাম দিলেন সব জায়গায় আল্লাহ রসুল নিজে সালাম দিচ্ছেন সালাম দিলেন এবারে উত্তর দেওয়া হলো হাবান বিন নবী সালেহে ওয়া সালেহে আদম আলাইহিস সালাতু আমাদের নবীজিকে স্বাগত জানালেন মার হাবান বিন নবী সালেহে ওয়া সালেহে আমার ন্যাক সন্তান এবং ন্যাক নবীর প্রতি আমি স্বাগত জানাচ্ছি ফানিমাল মজিউ যা এরপরে সেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যা দেখা দেখলেন এরপরে সামনে চললেন দ্বিতীয় আসমানের দিকে চললেন দ্বিতীয় আসমানটা পর্যন্ত প্রথম আসমান থেকে আবার পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছর রাস্তা অতিক্রম করে যখন দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছে গেলেন দ্বিতীয় আসমানের দরজা খোলার জন্য জিব্রাইল আগের মতো বললেন সেখানেও প্রশ্ন উত্তর হলো দরজা খোলা হল দ্বিতীয় আসমানটাও তৈরি ছিল মিন দাতিন লোহার দ্বারা তৈরি মিন হাদিদাতিন বাইদা স্বচ্ছ পরিষ্কার লোহা ময়লাযুক্ত না এই লোহা দিয়ে তৈরি সেখানে গিয়ে দুইজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো ইয়াহিয়া এবং ঈসা আলাইহিসালাম এরপরে মেয়েরাজ আরো উপরে চড়তে লাগলো আরো পাঁচশো বছর রাস্তা অতিক্রম করল তৃতীয় আসমান পর্যন্ত গিয়ে পৌঁছে গেল তৃতীয় আসমানে গিয়ে আবার দরজা খোলার জন্য বলা হলো দরজা খোলা হলো আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম তৃতীয় আসমান ভেদ করে সামনে চললেন এটা তৃতীয় আসমানটা তৈরি করা ছিল মিন্নু হাসিন হলুদ রঙের তামা দিয়ে তৈরি তৃতীয় আসমানটাও সেই প্রত্যেকটা আসমানের মতো ফাঁকা এবং গ্যাপ ছিল পাঁচশো বছরের রাস্তা সেখানে গিয়ে দেখা গেল ইউসুফ আলাইহ সালাতামকে মাহু নাফারুম মিন কৌমিহি ইউসুফের সঙ্গে তার জাতির আরো কিছু লোকজন ছিল আল্লাহ রাসুল সাল্লাম এখান থেকে আরো ঊর্ধ্ব আকাশে চলতে লাগলেন আরো পাঁচশো বছর রাস্তা অতিক্রম করে গিয়ে চতুর্থ আসমান পর্যন্ত পৌঁছে গেলেন চতুর্থ আসমানটা তৈরি করা ছিল মিনফেদাতিন বায়ুদা স্বচ্ছ পরিষ্কার সাদা রূপা দ্বারা তৈরি এই আসমানটাও মোটা এবং পুরো হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এটা অতিক্রম করে যখন তিনি উপরে গেলেন সেখানে গিয়ে ইদ্রিস ইসলামের সঙ্গে সাক্ষাৎ হলো সালাম কালাম হলো আল্লাহ তারা বলছেন ওয়ারাফাহু মাকানান আলিয়া ইদ্রিস আলাইহিসালামকে আল্লাহ তারা উঁচুতে নিয়ে গেছেন আল্লাহ রসুল এখান থেকে আবার সামনে চললেন আরো উর্দু আকাশে চললেন চলতে চলতে পঞ্চম আকাশে গিয়ে হাজির হলেন চতুর্থ আসমান থেকে পঞ্চম আকাশ পর্যন্ত দূরত্ব এবং ফাঁকা হলো আবার পাঁচশো বছরের রাস্তা এইখানে গিয়ে যখন উপনীত হলেন আবার দরজা খুলতে বলা হলো দরজা খোলা হলো পঞ্চম আকাশটা আল্লাহ তারা তৈরি করে রেখেছেন মিন জাহাবিন স্বর্ণ দিয়ে তৈরি করেছেন এই আসমানটা মোটা এবং পুরো হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এটা অতিক্রম করে যখন উপরে চলে গেলেন সেখানে হারুন আলাই ইসলামের সাক্ষাৎ লাভ করলেন হারুন আলাই ইসলামের সঙ্গে সাক্ষাৎ হলো কথাবার্তা হলো সালাম কালাম হলো এরপরে আরো উপরের দিকে চড়তে লাগলেন পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে এরপরে গিয়ে ষষ্ঠ আসমানে উপনীত হলেন আল্লাহ তারা ষষ্ঠ নাম্বার আসমানটা তৈরি করেছেন মিনিয়াকুতাতিন হামরা লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছেন জোরে বলুন সুবহান আল্লাহ এই আসমানটা মোটা এবং পুরো হচ্ছে আবার পাঁচশো বছরের দূরত্ব এটা অতিক্রম করে হজরতে মুসা আলাই সালামের সাক্ষাৎ লাভ করলেন মুসা আলাইহ সালাতামকে আল্লাহ নবী সালাম করলেন মুসা আলাহ সালাম সালামের উত্তর দিলেন কথাবার্তা হলো এরপরে আল্লাহর নবীর মেয়েরাজ আর উপরে চলতে লাগলো পাঁচশো বছরের রাস্তা এবং ফাঁকা অতিক্রম করে সপ্তম আসমানে গিয়ে উপনীত হল সপ্তম আসমানটা আল্লাহ তৈরি করেছেন মিন মারা তিন বাইদা সাদা মর্মর পাথর দিয়ে তৈরি করেছেন মার্বেল পাথর দিয়ে তৈরি করেছেন এই আসমানটা মোটা এবং পুরো হচ্ছে আবার পাঁচশো বছরের রাস্তা এটা অতিক্রম করে ওইখানে গিয়ে উপনীত হলেন দেখেন বিশাল একটা মসজিদ এই মসজিদের নাম হচ্ছে মসজিদে বাইতুল মামুর হজরত ইব্রাহিম আলাই সালাতাম এই মসজিদের দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন যারা বলুন সুবহান আল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামের মিল্লাত সেইদবাদী মিল্লাত যেই মিল্লাতের মধ্যে কোনো সেরাকে গন্ধ নাই যেই মিল্লাতের মধ্যে কোনো বেদাত থাকবে না যেই মিল্লাতের মধ্যে কোনো ভায়া মাধ্যম থাকবে না ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন জোরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাওহীদের দাওয়াত ক্লিয়ার করে গেছেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া আমি আমার চেহারা মতাবাজ্য করলাম কার দিকে কোন পীরের দিকে লিল্লাদি ফাতারাস আরদা ওই মহান সত্তার দিকে যিনি সমস্ত আসমানগুলো সৃষ্টি করেছেন এবং সমস্ত জমিনগুলো সৃষ্টি করেছেন আমি তার দিকে মোতাবাজ্য হচ্ছি হানিফান একনিষ্ঠ ভাবে হানিফ মানে হল মা এলান আঞ্জমিল বোতলান ইলাল হককে সমস্ত বাতিল মাবুদগুলোকে বর্জন করে ত্যাগ করে প্রত্যাখ্যান করে একমাত্র আল্লাহর দিকে মোতাবাজ্য হয় যিনি তার নাম কি হানিফ মুসলিম হানিফান ওই সেরেক যুক্ত মুসলিম না মাজারে গেও চেষ্টা করে খাজা বাবার পায়ে লুটিয়ে পড়ে ল্যাংটা বাবার পিছনে ঘুরে আর পাগল পাগলা বাবার পিছনে ঘুরে এই সমস্ত মুসলিমদেরকে হানিফ মুসলিম বলা হয় না এরা মোশরেক মুসলিম এরা কি মোশরেক মুসলিম যারা গা মাজারে গিয়ে গান গায় কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে কি সুন্দর সুন্দর আজিব আজিব গান গায় গাঁজা খায় ওই গান দেওয়ার পরে কি সব দেখে গাজা কে খাবি রে আজা এক ছিল মেয়ে যেমন তেমন দুই ছিল মেয়ে মজা তিন ছিল মেয়ে উজির নাজির চার ছিল মেয়ে রাজা রাজা হয়ে গেছে এরা এই গাজা খায় আর দেওয়াল ধরে ধাক্কা করে এটা এখানে রয়েছে কেন দেখেন না খররা করে কি লাইট পোস্টের পিলার ধরে ধাক্কা সকালবেলা দেখা যায় কিছু ধাক্কা আর কয় না সর সর পিলার সরাচ্ছে আমাকে রাস্তার উপর উঠে গেছে হুজুর দেখে যান দেখে যান এই রাস্তার উপর উঠে গেছে বলে খাইছো কায়দা মতো এই লোকগুলো এটার বানাইছে ধর্ম এরা গাঁজা খায় এজন্য ইব্রাহিম আলাইহ সালাম ওই বাইতুল মামুরের দেওয়ালের সঙ্গে হেলান আছেন এই বাইতুল মামুর সম্পর্কে বলা হয়েছে এত বড় বিশাল মসজিদ সত্তর হাজার ফেরেস তারা ওইখানে সবসময় তফ করে আর এবাদত করে এব্রাহিম আলাইসালামের সাথে সালাম হলো কালাম হলো কেউ কেউ এই বাইতুল মামুর মসজিদটা কি বলেছেন মসজিদুল আকসা তাহলে অর্থ দাঁড়াবে এই সুবহান লাইলাম ইলাল একেবারে সেই সাত আসমানের উপরের মসজিদ কিন্তু বেশিরভাগ মহাসিনা বলেছেন যে না মাস্তিদুল আকসা বলতে বাইতুল মুকাদ্দাসের যে মাস্তিদ ওটা যাই হোক এই মাসজিদুল আকসা পর্যন্ত গেলেন এরপরে এখানেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমতি করেছেন যদিও ওই হাদিসটা যেমন মজবুত এটা এত মজবুত না এমামতি করালেন জিব্রাইল এখানেও আল্লাহ রসুলকে ইমামতির জন্য দাঁড় করিয়ে দিলেন এবং বলা হয় যে এইখানে সত্তর হাজার ফেরেস্তারা আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করলো জিব্রাইল জিজ্ঞেস করলেন আপনি কি জানেন যে এইখানে এখন কতজন ফেরেস্তা ছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুল তো ভালো জানেন আল্লাহ ভালো জানেন জিবরা সত্তর হাজার ফেরেস্তা এই মুহূর্তে নামাজ পড়লো আর এই যে সত্তর হাজার লোকেরা চলে গেল প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা এবাদত করে তফ করে চলে যায় এরা কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাবে না অমায়ালামু জুনুদ আরব্বিহি ইল্লাহুয়া আল্লাহর জুনুদ আল্লাহর সৈনিকদের সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না জোরে বলুন সুহান আল্লাহ এবার এখান থেকে আরো সামনে চলল আল্লাহ আকবার ফেরেস্তাদের এই যে সংখ্যাগুলো আদমা আলাইহিসালা তাফরি হলাত কিয়াফিল আহওয়াল আম্বিয়া নামক কিতাব আছে এই কিতাবে লিখেছে আল্লাহ তালা জমিন সৃষ্টি আসমান জমিনকে সৃষ্টি করার আগেও এই আরসকে সৃষ্টি করেছেন এবং এই মসজিদ খেলা সৃষ্টি করেছেন আর তখন থেকে ফেরেস্তারা তপ করছে আর আদম ইসালামকে সৃষ্টি করার পঁয়তাল্লিশ কোটি ছাপ্পান্ন লক্ষ ছেষট্টি হাজার দুইশো তেইশ বছর আগে আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টি করেছেন তাহলে এই যদি অবস্থা হয় তাহলে সেই সময়ের থেকে তারা তওয়াব করছে এবং কেয়ামত পর্যন্ত তপ করবে সত্তর হাজার করে আর সুযোগ পাবে না আল্লাহর ফেরেস্তার সংখ্যা কত এবারে বুঝতে পারেন আল্লাহ আকবার এইরকম ভাবে সাত আসমান ভেদ করে এরপরে আরো সামনে চললেন সোম্মা ইনতাহা ইলা মুনতাহা এরপরে চলতে চলতে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে পৌঁছে গেলেন সিদ্রাতুল মানে হচ্ছে বড়ই গাছ কুল বৃক্ষ মন্তাহা মানে হল সীমান্ত তার মানে হচ্ছে দুনিয়ার যত লোক চলাফেরা করে আসাফেরা করে ওই পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায় এরপরে যাওয়ার কারণ সুযোগ নেই সিদ্ধাতুল মন্তাহা বড়ই গাছ একটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই বড়ই গাছটা কেমন ইয়াখরু জমিন আসলিহা আনহারুন এই বৃক্ষের গোড়ার থেকে কয়েকটা নহর প্রবাহিত আছে নহরানে জহেরানে অনহরানে বাতেনানে দুইটা নহর প্রবাহিত হচ্ছে জাহিরি নহর দুইটা বাতিনি নহর আম্মা জহেরন এফা নীল ওয়াল ফোরাতু জাহিরি দুইটা নদী হল নীল এবং ফোরাতের উৎস দুনিয়ার যত নদী খালবিল নদী নালা এগুলো উৎস ওখান থেকে আর বাতিনি দুইটা হচ্ছে হাউজে কাউসার এবং জান্নাতের আর একটা নহর আনহারুমিন আগাইরে আসিন আনহারুম মিন লাবানিন লাম জান্নাতের মধ্যে অনেক নহর থাকবে একটা নহর থাকবে দুধের নহর দুধ স্বচ্ছ পরিষ্কার দুধ লামিয়াতাগাইয়ার তমুহু যেই দুধের ঘেরানো নষ্ট হয় নাই স্বাদ নষ্ট কখনো হবে না ওয়ানহারুম মিন খামরিন আবার একটা নহর থাকবে অনেকগুলো নহর থাকবে মদের শরাবের নহর যেই শরাবগুলো পান করবেন তাতে মাতাল হবে না কেউ ওয়ানহারুম মিন আসালিম মুসাফা পরিষ্কার স্বচ্ছ মধুর নহর থাকবে ওয়াহিয়া সাজারা তুনিয়া রাকিব ফি দিল্লি আসাবিনা আমান লা ইয়াক্তাউহা এটা এত বড় একটা বৃক্ষ যে বৃক্ষের ছায়ায় একটা দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ানো হয় সত্তর হাজার বছর পর্যন্ত ঘুরতে থাকবে তারপরেও তার ছায়া শেষ করতে পারবে না জোরে বলুন সুবাহ আল্লাহ এত বড় বৃক্ষ ওয়াল ওয়ারাকাতু মিনহা তুগাত্তিল উম্মাতা কুল্লাহা ওই গাছের এক একটা পাতা এত বড় এক একটা পাতা এক একটা দল এক একটা সম্প্রদায়কে ঢেকে দিতে পারে অফির ওয়ায়াতিন কালা ফাইদা নাবকুহা ওই গাছের এক একটা বড়ই কত বড় ফাইদা নাবকুহা আলী হাজার এক একটা বড়ই হলো হাজার এলাকার মটকার মতো আরবের সবচেয়ে বড় বড় মটকা তৈরি হতো হাজর নামক একটা এলাকায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মানুষদেরকে বুঝাবার জন্য বললেন ওই বড়ই গাছের এক একটা বড়ই হচ্ছে হাজার এলাকার এক একটা মটকার মতো অমিনহা মিন দুনিয়ার থেকে নিচের থেকে যত কিছু উপরে যায় ওই পর্যন্ত গিয়ে থেমে যায় হাত্তা ওইখানে গিয়ে শেষ হয়ে যায় বড়ই গাছ কেন ওখানে উঠলো আল্লাহ একবার বড়ই গাছকে দেখবেন ওর যত বড়ই বেশি হয় ডালপালা আস্তে নিচের দিকে নত হয়ে যায় ফল দুই রকম একটা উপকারের ফল একটা তুলা ফল তুলা ফল যত পাকে তত কি ভারী হয় না হালকা হয় হালকা হয় শেষ পর্যন্ত ফেটে যায় বাতাসে উঠতে উঠতে কোথায় যায় খবর থাকে না ঠিক তেমনি ভাবেন দুনিয়াতে যারা অহংকারী হবে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তামসি ফিল আরদে মারাহা জমিনে চলার সময় মাথা উঁচু করে গর্দান ফুলাইয়া তুমি চলতে যাইও না ইন্নাকা আরদা ওয়া লাং তাবলুগাল জিবালা তুমি গর্দানটা যেরকম উঁচু করছো মনে হচ্ছে পাহাড় ঠেকাইয়া দিবা কিন্তু কখনো তুমি পাহাড়ের মতো লম্বা হইতে পারবা না অলাং তাখরিকাল আরদা তুমি তো তোমার পায়ের আঘাতে জমিনটাকে চিরে ফেলতে পারবা না কি দম্ভ করে হাঁটছো তুমি জমিনের মধ্যে এই দম্ব অহংকার করো না তামসি ফিল আরদে মারাহা এই জমিনে অহংকার বলে দম্ভ করে তুমি চলতে যেও না যেই ব্যক্তি অহংকার করবে না নিজেকে ছোট মনে করে দিবে নিজেকে ঝুঁকিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলমিন সেই বান্দাকে সবচেয়ে উচ্চ মর্যাদা দান করবেন সেই জন্য বড়ই গাছকে আল্লাহ তারা সবচেয়ে উঁচু জায়গা নিয়ে দাঁড় করে দিয়েছেন আল্লাহ মেটা দো আপনি হাস্তি কো আগর কুচ বা চাহো কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হতা হ্যায় অ দুনিয়ার মানুষেরা যদি পৃথিবীতে কোনো বড় কিছু করতে চাও নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দাও সেজদার মাধ্যমে নিজেকে মাটির সঙ্গে মিঠি মিশিয়ে দাও আর নিজেকে বলো মিনহা খালাকনাকুম অফিহা নই দুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা এই আয়াতটা আল্লাহ তালা নাজিল করেছিলেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য গবেষণা করার জন্য এটারে নিয়ে গেছে কবরের মাটি দিতে এই কবরের মাটি দেওয়ার সময় এই দোয়া পড়তে কোনো নজির আছে কোনো সহিদিস নেই কোনো কি সুন্দর পড়াইয়া দেয় প্রথম মুষ্টি মিনহা খালাক নাকুম তার পরের মুষ্টি অমিনহা নঈদুকুম তার পরেরটা অমিনহা নখরে দুকুম তার আতা নখরা এর কোনো সহিদলিল নেই কবর দেওয়ার সময় বিসমিল্লাহ আলামিল্লাতে রাসুলিল্লাহ বলে কবর দিবে এরপরে মাথার দিকে সুরা বাকারার শুরু অংশ আর পায়ের দিকে শেষ অংশ পড়া করা বলা আছে যেগুলো সহি এগুলোর খবর নাই আর যেগুলো নাই সেগুলো করে এটা একটা বড় আয়াত মিনহা খালাক না ও মানুষেরা তুমি কি চিন্তা করেছো তুমি কিসের অহংকার করছো আমি তোমাদেরকে মাটির থেকে তৈরি করেছি অফিহা নুকুম আবার তোমাদেরকে মাটির মধ্যে ফিরিয়ে নিয়ে যাব মাটির সঙ্গে মিশিয়ে দিব অমিনহা জুকুম আবার তোমাদেরকে মাটির থেকে পুনর্বার জীবিত করব তার ওখরা পুনর্বার তোমাদেরকে আবার হাজির করা হবে এই সুন্দর আয়াতটা নিয়ে গেছে কোথায় এখন এটা কবরে মাটি দিয়ে নিয়ে গেছে মাটি দিয়ে রেখে দাও এটার আর গবেষণা দরকার নাই সব জায়গায় এরকম কি করবে না ভাইরা আমার বলছিলাম এই বড়ই গাছ সিদ্ধাতুল মুনতাহা সীমানার বড়ই গাছ এই বড়ই গাছে আল্লাহর রসুল সাল্লাম দেখতে পেলেন প্রজাপতির মতো স্বর্ণের পাখি যেগুলো আল্লাহ তারা দেখাইছেন সেগুলো আল্লাহ রসুল ভালো করে দেখলেন এইখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে জিব্রাইলের ব্যাপারটা নিয়ে কিছু বিভ্রান্তি আছে বিভিন্ন বইতে লেখা আছে এই পর্যন্ত জিব্রাইল গিয়ে থেমে গেছেন এবং এইটার সূত্রপাত হয়েছে ইরানের ফার্সি কবি ছিলেন শেখ সাদি ওই শেখ সাদির কয়েকটা বই আছে এর মধ্যে আছে গুলিস্তা বস্তা ওই বোসেতা নামক কিতাবে এই ঘটনা উল্লেখ করতে গিয়ে লেখছেন যে এই পর্যন্ত জিব্রাইল গিয়ে থেমে গেছেন কিন্তু সহির আওয়ায়ত অনুযায়ী হাদিস অনুযায়ী জিব্রাইল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের থেকে আলাদা হয়েছেন এর কোনো দলিল নাই কিন্তু দেখবেন এটাকে কত রস দিয়ে বয়ান করে কারণ কবিতা আছে বললে মজা লাগবে সবে বরনাসুস তাজ ফালাক বরগুজাস বতম কি জাহাজ মালাক দরগুজাস চুনা গরমে দরতি হে দর কেদার সিদরা জিব্রিল আজু বাজমান ওই জিব্রাইল ওই পর্যন্ত গিয়ে থেমে গেলেন আর যাচ্ছেন না এবার আল্লাহর রসুল সাল্লাম বলছেন ওই ফার্সি কবিতা বদু গুপ্তে সালার বাইতুল হারাম کیا حاملے وحی برتر خرم چدر دستی مخلصم یافتی আনানম যে সহবত চেরা তাফতি এগুলো কবিতা বলতেছি নকল করা যাচ্ছে আপনারা শুনবেন এগুলো সেই জন্য আমি বয়ান করছি এগুলো বাস্তব না আল্লাহ রসুল বললেন বধু গপ্তে সালারে বাইতুল হারাম এবারে হারামের মহান নেতা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিব্রাইলকে বললেন কে আয় হা মেলে ও এবার তার খরাম ও ওহি বহনকারী কেন তুমি থেমে গেলা চুদার দোস্তিয়ে মুখলে আফতি তোমার সঙ্গে আমার দীর্ঘ সফর হলো এই সফরের যে বন্ধুত্ব এর মধ্যে আমি তো তোমার সাথে কোনো এমন কাজ করি নাই তোমাকে ছেড়ে দিবে এখন কেন তুমি আমার থেকে গরদানটা ফিরে আনিলা জিব্রাইল আবার উত্তর দিচ্ছে নাটক লেখে তো মজাই লাগে আসলে বানাই লেখে তো জিব্রাইল জবাব দিচ্ছেন বগফতা ফরাতার মজালাম নামান বেমান্দম কে নিরোয়ে বালাম এক সেরে ایک سرے موبر طرفرم فروغ تجلی بسوزت পরাম জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইলের এইখান থেকে সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই এইটাকে কিছু কিছু তাফসির আবার লেখছে ওইখানে গিয়ে জিব্রাইল উড়াল দিতে চায় আরো সামনে যাওয়ার জন্য আর পাখি পাখাগুলোতে আগুন ধরে যায় পড়ে যায় কি আজীব নাটক জিব্রাইল উড়াল দেয় যদি সত্যি জিব্রাইল জন্য নিষিদ্ধ থাকে উড়াল দেবে কি জন্য আবার পাখির মতো উড়াল দেয় পাখাগুলো পুড়ে যায় এটি পাখির বাচ্চা পাইছে আর কি জিব্রাইলকে ভাইরা আমার এই জন্য এই সমস্ত কবিতা এগুলোর কোনো ভিত্তি নেই এগুলো নাটক লেখতে গিয়ে কোথায় গুলো জিব্রাইল মূলত আল্লাহ রসুলের সঙ্গে মেয়েরাজের সফরে আলাদা হয়েছেন এর সহি কোনো দলিল নেই এবারে সামনে চললেন এই পর্যন্ত মেয়েরাজ শেষ এর পরের যেটা এবং এই পর্যন্ত সহি হাদিস দ্বারা এই পর্যন্তই শেষ এর পরে গুলো সহি হাদিসে নাই কারণ এর পরে আল্লাহ রাসুল সাল্লামকে আরো সফর করেছেন না এইখানেই আল্লাহর সঙ্গে কথা কথা হয়েছে এইটা সম্পর্কে সহির আওয়াজগুলো খামুশ কিছু কিছু হাদিসে আছে আমি সেগুলো বলছি এরপর সামনে যেটা এরপরে আল্লাহর নবীর সামনে রফরাফ আনা হলো রফরাফ মানে হলো এক ধরনের বিছানা লিফট যেরকম দেখেন এখন সবগুলো বুঝান সহজ হয়ে গেছে এক প্রকারের লিফট আছে যেগুলো উপরে উঠে এতক্ষণ যেটা দিয়ে উঠলাম মেরাজ আর এক প্রকার যেমন বড় বড় মার্কেটে আছে আপনি এক জায়গায় আরেক জায়গায় যাবেন দাঁড়াই থাকেন ওতে আপনাকে নিয়ে যাবে ফিতার মতো নিয়ে যাবে এক্সেলেটার হ্যাঁ, যেটা এক্সেলেটার দুই রকম একটা হচ্ছে উপর নিচের থেকে উপরে উঠার জন্য সিঁড়ি এটা ধাপ আছে এরকম উঠে আর একটা হচ্ছে সোজা যেটা এক জায়গায় তারা নিয়ে যায় রফরফটা এই জাতীয় এবারে এটা নিয়ে যাচ্ছে রফরফ চলল উপরে চলতে লাগলো রফরফ রফরফের গতি মেয়েরাজের চেয়ে অনেক বেশি এবারে চলতে লাগলো সত্তর হাজার কালো পর্দা অতিক্রম করছে আবার সত্তর হাজার সাদা পর্দা সত্তর হাজার কালো পর্দা সত্তর হাজার সাদা পর্দা এইরকম সত্তর হাজার পর্দা অতিক্রম করে শেষ পর্যন্ত গিয়ে আরো শের খায়া তালে আরো শের তালে বিল গিয়ে এবারে এমন একটা জায়গা যেই জায়গার কোনো ডান পাওয়া যায় না বাম পাওয়া যায় না रफ रफ रोका उन चलने से जब रफ रफ रोका उनको भी रुखसद कर दिया तन्हा चले खैरुल उमाम बिलाल की सुनकर सदा এবারে আল্লাহর নবী ওইখানে গিয়ে ডান পাওয়া যাচ্ছে না বাম পাওয়া যাচ্ছে না বেলালের জুতার আওয়াজ শোনা যাচ্ছে আল্লাহ রসুলাম জিজ্ঞেস করছেন বেলালকে বেলাল তুমি এমন কি আমল করছো যে আমলে আমি মেয়েরাজে গিয়েও তোমার জুতার আওয়াজ পেয়েছি বেলাল বলছি রাসুল্লাহ আমি তো এমন কোন আমল করছি বলে মনে হয় না তবে একটা জিনিস করি আমি যখনই উজু করি মসজিদে ঢুকি আমি সঙ্গে সঙ্গে দুই রেখাত সালাত আদায় করি এটা মসজিদের পাওনা বলে আমি বিশ্বাস করি সবসময় পড়ে থাকি আল্লাহ রাসুল সাল্লাম বলছেন হয়তো তোমার এই আমলটাই তোমাকে এই মর্যাদায় পৌঁছে দিয়েছে এবারে জিব্রাইল এবারে আল্লাহ রাসুল সাল্লাহ সালাম মেরা মেরাজ গিয়ে আরস পর্যন্ত পৌঁছে গেলেন আমি এগুলো বলছি এগুলো দুর্বল কিছু হাদিস থেকে বলছি আমি ওই পর্যন্ত হাদিস গুলো শেষ হয়ে গেছে এবারে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন আরো সে নামবেন আরো সে নামার পরে জুতা খুলতে লাগলেন আল্লাহর নবীর মনে পড়ল মুসাল্লাহ সাল্লামের কাহিনী মুসাল্লাহ সাল্লাম যখন তুর পারে জুতা পাই দিয়ে গিয়েছিলেন কোরআন বলছে হে নবী আপনি আপনার জুতা খুলুন মুসার সালামকে বলা হলো জুতা খুলুন আপনি একটা পবিত্র জায়গায় অবতরণ করছেন আল্লাহর নবীর সেজন্য মনে পড়ল জুতা খুলতে লাগলেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো না আপনি জুতা খুলবেন না হুকুম থা মুসা কো খাকে তুর সে বরকত মিলে তেরে কদম কি বদৌলত আরশ কো ইজ্জত মিলে হে নবী আপনি জুতা খুলবেন না মুসা আলাই সালামকে জুতা খোলার জন্য হুকুম দেওয়া হয়েছিল মুসা যাতে করে তুর পাহাড়ের পবিত্র মাটি পায়ে লাগাইয়া ধন্য হয় আর আপনি আপনার জুতা খুলবেন না আপনার জুতায় আমার আরো সধন্য হবে জোরে বলুন সুহান আল্লাহ তেরে কদম কি বদৌলত আর ইজ্জত মিলে আল্লাহর আরো সে গিয়ে উপনীত হলেন আরো কত বড় আল্লাহ আকবার আল্লাহ তালা কোরআনে বলেছেন আর রহমান আলাল আর রহমান আল্লাহ সুবহান আরো সে সমাসীন আছেন আল্লাহ কোথায় আছেন আরো সে আছেন কেমনে আছেন জানি না আর রহমান আলো আরশিস্তাওয়া আয়াত দিয়ে বোঝা যায় যে আল্লাহ যেহেতু আরো সে কাজে আল্লাহ রসুল মেরাজে গেলে আরস পর্যন্তই গেছেন এই জন্য আমি হাদিসগুলো বয়ান করছি নইলে বয়ান করতাম না কিছু যদি বিশুদ্ধ কিছু না থাকতো তাহলে এই পর্যন্ত আমি বয়ান করতাম না কারণ একেবারে অমূলক কথা বয়ান করার থেকে বাঁচি যেহেতু কোরআনে স্পষ্ট আয়াত কি আছে আর রহমান আলাল আর সিস্তাওয়া আর রহমান আল্লাহ তাআলা আরো সে সমাসীন আছেন তো যদি সেই আরস পর্যন্তই পৌঁছতে না পারেন তাহলে এই সফর করার কি দরকার ছিল যদি আল্লাহর সঙ্গে কথা বলাই দরকার ছিল তো দুনিয়াতে বসে বলা যায় এই জন্য বলছি আরস পর্যন্ত গেলেন আমার ভাইয়েরা আমাদের দেশের অনেকের বিশ্বাস যে আল্লাহ তালা ভিন্ন কোন অস্তিত্ব নাই আল্লাহ তালা সবকিছুর মধ্যে মিশে আছে যত কল্লা তত আল্লাহ মানে প্রত্যেকের মধ্যে আল্লাহ মিশে আছে এটা হিন্দুদের আকিদা হিন্দুরা বলে বলদের মধ্যে আল্লাহ জন্য দেখা হো একটা সার গরু দেখে বড় এটার মধ্যে আল্লাহ আছে ভগবান আছে সেজদা একটা বড় বট গাছ দেখলো সেজদা করে একটা তুলসী গাছ দেখলো সেজদা করে বজিরে তুলসী বসেজদা কুনাদ হরি বল বগুয়াদ নমস্কার কুনাদ একটা বট গাছ দেখলো নমস্কার দেয় একটা বলদ দেখলো নমস্কার দেয় একটা বড় লিঙ্গ দেখলো নমস্কার দেয় লিঙ্গ পূজা আছে না কত পূজা যে করে এত নোংরা ধর্ম আমার ভাইয়েরা এই আকিদা ঢুকছে মুসলমানদের মধ্যেও মুসলমানদের মধ্যেও ঢুকে গেছে মুসলমানের মধ্যে আল্লাহ ঢুকে গেছে আল্লাহ তারা সবকিছুর মধ্যে মিশে আছে ও আমার ভাইয়েরা বুঝতে হবে আল্লাহ তালার এলেম সর্বত্র বিরাজমান কিন্তু আল্লাহ আরো সে আরো সে বলেই তো মেরাজে গেলেন নইলে মেরাজে যাওয়া দরকার ছিল কি এই জন্য আল্লাহ যে আরো সে আছেন কোরআনে স্পষ্ট আয়াত আছে এটাও যদি কেউ বিশ্বাস করতে না চায় মেরাজের এই একটা ঘটনা যথেষ্ট আল্লাহর সে থাকার জন্য এছাড়া আরো অনেক দলিল আছে আল্লাহ তালা প্রত্যেক রাতে প্রথম আসমান অবতীর্ণ করেন আল্লাহ রাব্বুল আলমিন প্রতি রাতের শেষ ভাগে প্রথম আকাশে অবতীর্ণ করেন অবতীর্ণ হন আল্লাহ তারা ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহু কে আছো এমন ব্যক্তি ক্ষমা চাও আমার কাছে আমি ক্ষমা করে দিব আলামিন মুস্তারজিকিন ফারজুক আলাহু কে আছো এমন আমার কাছে রিজিক চাইবে আমি রিজিক দান করব আলামিন মুবতালান ফাওয়াফিয়াহু কে আছো এমন আমি আল্লাহর কাছে বিপদ আপদ থেকে উদ্ধার চাবে মুক্তি চাবে আমি দান করব বিপদ উদ্ধার করা মালিককে আল্লাহ রেজেক দেওয়ার মালিককে সব কিছু সাহায্য করার মালিককে এই আল্লাহর বান্দারা আল্লাহকে বাদ দিয়ে যায় কোথায় মানুষের কাছে আল্লাহ কোরআনে বলছেন নিশ্চয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে প্রার্থনা করছো আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের কাছে চাও এই সবগুলো তোমাদের মতোই মানুষ তোমরা যেমন মানুষ তারাও কি আল্লাহ ওরাও তোমাদের মতোই মানুষ ওরা আল্লাহর তোমাদের মতোই গোলাম এবার সাহুকুম তোমাদের মতো তোমরা যেমন আল্লাহর গোলাম ওরাও কার গোলাম এরপরেও মানুষ গিয়ে কি করে প্রার্থনা করে মুর্দারের কাছে মুর্দারে দেওয়ার ক্ষমতা আছে কিছু আল্লাহ তারা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আংতুমুল তোমরা সব আল্লাহর দরবারে ফকির তোমাদের পীর ফকির মুরিদ ফকির দরগাওয়ালা ফকির দুর্গাওয়ালা ফকির খাজা বাবা ফকির গাজা বাবা ফকির কোন দরগাওয়ালার ক্ষমতা নাই গেলে সব ধনী হয়ে যায় কে হয়ে যায় এই আকিদা মুসলমানদের না মোর্শেকদের আকিদা গরু ছাগল কত কিছু নিয়ে যায় আল্লাহ একবার এই সেরেকে আকিদে আমাদের বর্জন করতে হবে কোন মাজার আবার কিচ্ছু দেওয়ার ক্ষমতা নাই দেখেন না খানদান আলী মাজার আসতে কি হয়েছে প্রত্যেকে দেখেন নাই এক মহিলা গেছে কুমিরে ধরে নিয়ে গেছে হাত পা খাইয়ে বাড়িতে ফাটাই গেছে দাও জাহান নামে চলে যাও এই জন্য মনে রাখতে হবে এই খাজা বাবার কুমির এখন খুঁজা রাখতে পারবে কি মানুষ খাওয়া শুরু করছে আজকের পত্রিকা দেখেন আমি আজকে দেখলাম পত্রিকা যে আমার দেশ পত্রিকা আছে আমার বাসায় আজকে পত্রিকা আছে একটা মহিলা খেয়ে বলছে এই সমস্ত কুমির পূজা কচ্ছপ পূজা গদার মাছ পূজা এইগুলি কি মুসলমানদের কাজ না শয়তানের কাজ পরিষ্কার শয়তানের কাজ এগুলো এদের মনে রাখতে হবে এই মোহাম্মদপুরে একটা আছে হায়দার বাবা কি যে পায় তার পিছনে লোকের সবসময় ঘুরতে থাকে সে অনেক কিছু দেয় এই লোকগুলো আল্লাহ তালা এদেরকে ঢিল দিচ্ছেন ঢিল দিচ্ছেন ওই ঘুড়ি উড়ায় যারা ঘুড়ি উড়ায় সুতা ছাড়ে আর উপরে উঠতে থাকে টান দিলে চলে আসে আল্লাহ তালা ঢিল দিচ্ছেন এই লোকগুলোকে করো শিরিক করো যত বড় করো এই জন্য মনে রাখতে হবে এই সমস্ত হিন্দু মানে আকিদা আল্লাহ তালা ডাকেন প্রথম আসমানে হিসাবে আমি সেখান থেকে বলছিলাম প্রথম আসমানে আল্লাহ আসেন থেকে আসেন আল্লাহ আরো সে আছেন এই জন্য ওই যে একটা কথা আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এটার অর্থ হচ্ছে আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান আল্লাহ তালা সব দেখেন সব শুনেন আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা পিঁপড়া যদি হাতে ওর আওয়াজটা পর্যন্ত আল্লাহ তারা শুনতে পান জোরে বলেন তো আল্লাহ এই জন্য এখানে এই আয়াতের যেটা আমি আলোচনা করছি এখানে বলা আছে বাসির আল্লাহ তারা সব দেখেন এবং সব কিছু শুনেন এটা কেন বলতে হলো আল্লাহ তারও সে আল্লাহ তারা আরো সে আছেন তো এখন অত দূর থেকে আল্লাহ তারা দেখেন যেই দূরত্ব বয়ান করে এটা আন্দাজ করতে পারছেন না কেমন দূরত্ব এত দূরত্ব তাহলে ওখান থেকে আল্লাহ কেমনে দেখেন এই প্রশ্ন আসতে পারে সেই জন্য আল্লাহ তারা এই আয়াতের শেষে বললেন বাসির কি সুন্দর আল্লাহর কালাম এখানে বলতে পারতেন আল্লাহ আলিম কাদির না এই সমস্ত মনে বলছেন কি সামিউম বাসির সব কিছু শুনেন এবং সব দেখেন এটা এজন্য বলেছেন মেয়েরাজের ঘটনা বললে পরে তুমি দেখবা আল্লাহ অনেক দূরে আছেন কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মাইল উপরে আছেন তাহলে আমরা যা কিছু করি আল্লাহ বোধহয় দেখেন না আল্লাহ বোধহয় শুনেন না এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাহু হু আসামিউল বাসির জোরে বলুন সুবহান আল্লাহ সামিউন মানে হলো সর্ব স্রষ্টা সর্বশ্রোতা সব শুনেন আর বাসির মানে সর্বদ্রষ্টা সব দেখেন তার মানে যেটা বললাম গভীর অন্ধকার রাতে যদি একটা পিঁপড়া হাতে আল্লাহ তালা সেটাও দেখেন এবং তার পায়ের আওয়াজও শুনেন আল্লাহর আরস সম্পর্কে বলছেন আল্লাহর আরস <clears throat> কেয়ামতের মাঠে মমিনরা আল্লাহর আরস দেখতে পাবে কেয়ামতের মাঠে সাত দল মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন তার আরশের তলে ছায়া দিবেন যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওইখানে সাত দল মানুষকে আল্লাহ ছায়া দিবেন তার মধ্যে এক দল মানুষ কারা সাত ধর্ম শব্দ এটা আমি লম্বা বলতে গেলে অনেক সময় লাগবে এমনি আরো অনেক সাগর সামনে রয়ে গেছে আলোচনা মূল আলোচনা রয়ে গেছে সামনে এই জন্য আল্লাহর সাথে কি আলোচনা হচ্ছে তো সেটা আলোচনা হবে এই জন্য বলছিলাম আল্লাহর আরস কত বড় কেয়ামতের মাঠে যখন আরস আমরা দেখব একটা হাদিসে আসছে কেয়ামতের মাঠে আরসকে হাজির করা হবে আরসের ছয় লক্ষ পায়া থাকবে কয় লক্ষ প্রত্যেকটা পায়া মোটা হবে ছয় লক্ষ মাইল দুইটা পায়ার মাঝখানে ফাঁকা হবে ছয় লক্ষ বর্গ মাইল জুড়ে বলুন সুবাহান আল্লাহ কি বিশাল আরস আল্লাহর কুরসি গোটা আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে তাহলে এই কুরসিটা যে আরসের উপরে সে আরসটা কত বড় চেয়ার বড় না টেবিল একটা টেবিলের উপর চেয়ার রাখা হলো এখন চেয়ারটা বড় না টেবিলটা বড় টেবিলটা বড় থাকে তো কুরসি যদি এত বড় হয় আয়াতুল কুরসি আছে আল্লাহর কুরসি গোটা আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে কুরসি যদি এত বড় হয় আরস কত বড় কোরআন আল্লাহ বলেছেন আজিম মহান আরসের রব তিনি এই আরসে আল্লাহ তালার সাথে আল্লাহ নবীর এবারে কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহকে দেখেছেন কিনা মুসলিম শরীফে কয়েকটা হাদিস আছে পরে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে আবুদার গিফার থেকে বর্ণিত আপনি কি আল্লাহ তালাকে দেখেছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন নুরুন আন্না আরাহু আল্লাহ হচ্ছেন নূর আমি কি করে তাকে দেখি এরকম হাদিস আছে কাজে স্পষ্টভাবে দেখার কোনো হাদিস নাই এবারে কথা শুরু হচ্ছে گفت বা খোদা দর কোহে তুর গফতে گفت বা খোদা দর আর সে নূর জোরে বলেন সুবহান আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন কথা বলেছেন তুর পাহাড়ে আর আমাদের নবীজি আল্লাহর সঙ্গে কথা বলছেন কোথায় گفت موسا বা خدا در کوہ تور گفت موسا با خدا در کوہ تور گفت মোহাম্মদ বা খোদা দর আরশে নূর আরশে আজিমে গিয়ে কথাবার্তা শুরু হলো কথাবার্তাগুলো কি হলো একজন বন্ধু যখন আর একজন বন্ধুর কাছে দেখা করতে যায় হাদিয়া তো বানিয়ে যায় আল্লাহ রাব্বুল আলমের কাছে আল্লাহর নবী হাজির হয়ে গেলেন এবারে আল্লাহ যদি খাইতেন সবচেয়ে ভালো খাবারটা নিয়ে যেতেন আল্লাহ যদি কাপড় চোপড় পরিধান করতেন সবচেয়ে ভালো কাপড়টা নিয়ে যেতেন আল্লাহর জন্য কি হাদিয়া পেশ করবেন আল্লাহ লিল্লাহি আমি তোমার জন্য ওই জিনিসটা পেশ করছি যেইটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো আত্মাহিয়াতুলিল্লাহি সমস্ত মৌখিক এবাদত সম্বর্ধনা পবিত্রতা এবং প্রশংসা আমি সবকিছু তোমার জন্য পেশ করছি অসালাওয়াতু এবং যত দৈহিক এবাদত সব তোমার জন্য পেশ করছি অত্যাতু এবং যত আর্থিক এবাদত সব তোমার জন্য পেশ করছি ধরে বলেন আল্লাহ মৌখিক মৌখিক প্রশংসা দৈহিক এবাদত আর্থিক এবাদত এই তিনটা জিনিস আমি তোমাকে হাদিয়া পেশ করছি হাদিয়া পেশ করলো এবারে আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রসুল কয়টা দিয়েছিলেন তিনটা আত মানে মৌখিক এবাদত অসালাওয়াত দৈহিক এবাদত অত্যাইবাদ আর্থিক এবাদত তিনটা দিলেন আল্লাহ তালাও তিনটা দিলে দিচ্ছেন আসসালাম আলাইকা আইয়ুহান নবিয়ু ও রাহমাতুল্লাহি বারাকাতুহু হে নবী আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম শান্তি দেওয়া হলো শান্তি সালাম দেওয়া হলো ও রাহমাতুল্লাহি আল্লাহর রহমত এবং আল্লাহর দয়া দেওয়া হলো অবারাকাতুহু আল্লাহর বরকত দেওয়া হলো সালাম বরকাত রহমাত তিনটা জিনিস দান করলেন এবারে আল্লাহর পক্ষ থেকে যে হাদিয়া পেশ করা হলো আল্লাহ রাসুল উম্মদকে উম্মতকে সহতা গ্রহণ করলেন আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন জোরে বলুন সুবহান আল্লাহ এই রহমত বরকত সালাম শুধু আমার একার উপরে নয় আমি একা গ্রহণ করছি না আসসালাম আলাই না আমাদের উপরে আমি এবং আমার সমস্ত উম্মতকে সহ আল্লাহর এই রহমাত বরকত এবং সালাম গ্রহণ করছি এবারে হামেলিন আরস যে ফেরেস্তারা ছিল জিব্রাইল সহ তারা সাক্ষী দিচ্ছেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু এই দুইটা সাক্ষী দেওয়া ছাড়া কোন মুসলমানদের ইমান মুকাম্মাল হতে পারে না এবারে সালাম কালাম শেষ হয়ে গেল এবারে মূল আলোচনা শুরু হচ্ছে ফাকাল্লামাহুল্লাহু ইনদা যালিক এরপরে আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু হলো ফাকাল আল্লাহু সাল এবারে আল্লাহ তারা বলেন মোহাম্মদ তুমি বলো কি বলবা বলো আবেদন করো ফাকালা এবারে আল্লাহ নবী সাল্লাম বলছেন ইন্নাকা ইত্তাকালতা ইব্রাহিম খালিলা ও রব্বুল আলামিন তুমি তো ইব্রাহিম আলাইহিস সালামকে খালিল রূপে গ্রহণ করেছো বন্ধু বানিয়েছো এবং তুমি তাকে অনেক বড় রাজত্ব দান করেছ ওয়াকাল্লাম তামুসা তাকলিমা তুমি মুসার সঙ্গে সরাসরি কথা বলেছ ওয়াতাইতা দাউদ মুলকান আজিমা আর দাউদকে এক মহান রাজত্ব দান করেছ ও আলান্তা লাহুল হাদিদা এবং তার জন্য লোহাকে নরম করে দিয়েছ ওয়াসাখারতা লাহুল জিবালা এবং তার জন্য পাহাড় পর্বতকে অধীনস্থ করে দিয়েছ ওয়াতাইতা সুলাইমানা মুলকান আর সুলাইমানকেও তুমি বড় রাজত্ব দান করেছ ওয়াসাখারতা লাহুল জিন্নাওয়াল ইনসা এবং সোলাইমানের জন্য জিন ইনসান এবং শৈতান সবগুলো তার অধীনস্থ করে দিয়েছ ওয়াসাখার তালাহুর রিয়াহা এবং বাতাসকে তার অধীনস্থ করে দিয়েছ ওয়া তাই তালাহু মুলকান এবং তাকে এমন রাজত্ব দান করেছ লায়াম বাগিল হাদিম মিম্বাদিহি যা তারপরে আর কারো পক্ষে সম্ভব হয় নাই ও আল্লাম তা ঈসা তাওরাতা আর ঈসাকে তুমি তাওরাত দান করেছ অল ইঞ্জিল এবং ইঞ্জিল দান করেছো অজাল তাহু আর তুমি তাকে এমন ক্ষমতা দান করেছ সে জন্ম অন্ধ এবং কুষ্ঠ রোগীকে ভালো করতে পারত ওয়াহিয়া এবং তোমার হুকুমে মৃত্যুদেরকে জীবিত করতে পারত এবং তুমি ঈশাকে এবং তার মাকে শয়তানের রাজিম থেকে বিতাড়িত শয়তান থেকে পানা দিয়েছ ফালাম শৈতান আলাইহা সাবিল তাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা চলে নাই আপনি আমাকে কি দিবেন এগুলো সব নবীদেরকে আপনি দিয়েছেন আমার জন্য কি বরাদ্দ আছে এবারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন খলিলা ও নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুনো আমি তোমাকেও খলিল রূপে ঘোষণা করলাম জোরে বলুন সুহান খলিলান আমি তোমাকে খলিল হিসাবে গ্রহণ করছি অহু আমাকুবুন হাবিবুর রহমান আর এটা তাওরাতে লেখা ছিল হাবিবুর রহমান আপনার নাম হাবিবুর রহমান রহমানের হাবিব ঘনিষ্ঠ বন্ধু ও আর আপনাকে তুমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি অন্য নবীদেরকে দায়ী বানিয়েছি কিন্তু গোটা বিশ্ববাসীর জন্য রসুল রূপে পাঠাই নাই আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি ওয়া সারাহাতুলাকা সদরাকা আপনার সিনাকে আমি খুলে দিয়েছি অবাদাতু আনকা আপনার থেকে সমস্ত দুর্বলতা আমি দূর করে দিয়েছি অরাফাতুলাকা আপনার আলোচনা আমি সর্বোচ্চ স্থান দান করেছি ফালা উযকারু ইল্লা আপনি এমন আলোচিত হবেন আমার নাম যখন উচ্চারণ করা হবে সঙ্গে সঙ্গে আপনার নামটা উচ্চারণ করা হবে জোরে বলুন সুহান আল্লাহ আদানের মধ্যে যখন বলা হবে আশহাদু সঙ্গে সঙ্গে বলা হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু একামাতের সময় আবার বলা হবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া তেমনি ভাবে আত্তাহিয়াতুর মধ্যেও পড়বে আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া বারবার আপনার নাম সাক্ষী উচ্চারণ করা হবে পৃথিবীতে এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে কোথাও না কোথাও আজানের ধ্বনি ধ্বনিত হচ্ছে একামত বলা হচ্ছে আল্লাহর নবীর প্রতি দূরত পাঠ করা হচ্ছে সব জায়গায় নবীর আলোচনা হচ্ছে এটা আল্লাহ তালা বলছেন ওয়ারাফানাক আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি জোরে বলুন সুবহান আল্লাহ وجعلت أمتك خير أمة أخرجت للناس আপনার উম্মতকে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বলে আমি বের করে দিয়েছি অজাল তো উম্মাতাকা উম্মাতান ওয়াসাতা আপনার উম্মতকে তো আমি মধ্যমপন্থী উম্মত তৈরি করেছি অজাল তো উম্মাতাকা হুমুল আব্বালিনা ও হুমুল আখারিন আপনার উম্মতকে আমি দুনিয়াতে সর্বশেষে প্রেরণ করেছি কিন্তু আখেরাতে আমি সর্বপ্রথম তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো অজাল তো উম্মাতাকা লা তাজুজুলাহুম হাত্তা ইয়াশহাদু আন্নাকা আব্দি ওয়া রাসূলি আপনার উম্মতের জন্য আমি এটা বৈধ করি নাই তারা যখনই খুতবা দিবে তারা বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া وجعلت من أمتك أو جعلتك أفضل النبي خلقا وآخرهم باسا আমি আপনাকে নবী হিসাবে প্রথম তৈরি করেছি বাসান এবং সর্বশেষে আমি আপনাকে পাঠিয়েছি আল্লাহু এবং প্রথম আপনার উম্মতের জন্য ফয়সালা করা হবে আপনার উম্মতকে ফয়সালা করে বিদায় দিয়ে জান্নাত দিয়ে এরপরে অন্য নবীদের বিচার তারা শুরু হবে জোরে বলুন সুবহান এবং আপনাকে আমি স্পেশাল সাতটা আয়াত দান করেছি লামিও তাহা নবী কাবলাকা যেটা আপনার আগে কোন নবীকে দেওয়া হয় নাই সুরায় ফাতেহার সাত আয়াত দান করেছি ওয়াতাই কাউসার আপনাকে আমি কাউসার দান করেছি ইন্না কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি যে হাউজে কাউসারের থেকে আপনার উন্মতেরা আপনার হাতে পানি পান করবে একবার যেই ব্যক্তি পানি পান করবে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর তার কোনো পানির না থাকবে না জোরে বলুন সুবহান আল্লাহ সুরাতিল আপনাকে আমি সুরা বাকারার শেষের গুলো দান করেছি মেনকানজে তাহতিল আরশে আরশের নিচের ধনভাণ্ডার থেকে স্পেশাল খাজানা থেকে দান করেছি লামিও তাহা নবীন কবলাকা আপনার আগে অন্য কোন নবীকে দেওয়া হয় নাই ওয়া তাই তুকা সামানিয়াতা আসহমিন আমি আপনাকে আটটা জিনিস দান করেছি কয়টা জিনিস স্পেশাল আটটা জিনিস দান করেছি এক নম্বরে হল আল ইসলাম দুই নম্বরে হল হিজরত তিন নম্বরে জিহাদ চার নম্বরে সালাদ পাঁচ নম্বরে সদাকা ছয় নম্বরে সম সাত নম্বরে রবিল মারুফ আট নম্বরে আন্নাহিয়ানিল মুনকার কয়টা হলো এই আটটা জিনিস আপনাকে স্পেশাল দান করছি আল ইসলাম এক নম্বর হল ইসলাম ইসলাম এটা মুসলিমদের জন্য বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে এখন অনেক পীর বের হয়েছে এই আট্রসি যান মাছ ভান্ডার যান এরকম এই দেওয়ানবাগি বলেন এই সমস্ত পীরদের কাছে ইসলাম গ্রহণ করা কোন দরকার নেই বরং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মের লোক হোক না কেন এরা মুরিদ বানায় সবক দিয়ে দেয় ওই সবক আদায় করেন নাকি জানাতে চলে যাবে আমার ভাইয়েরা আল্লাহর নবী সাল্লাম পরিষ্কার বলেছেন যে আমি আসার পরে আমার নবুয়াদ প্রাপ্তির পরে ইহুদি হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের লোক হোক না কেন আমার সংবাদ যদি শুনে এরপরে আমার প্রতি ইমান না এনে মৃত্যুবরণ করে সেই ব্যক্তি সরাসরি জাহান নামে চলে যাবে আবু তালেব তার জ্বলন্ত প্রমাণ কত ভালো কাজ করলো আবু তালেব জান্নাতি না জাহান্নামি তাহলে ইসলাম গ্রহণ করা ছাড়া একটা লোকও যদি জান্নাতে যেতে পারত সে লোকটা কে হতো আবু তালেব কিন্তু আবু তালেব জান্নাতি না জাহান্নামি আল্লাহর নবী পরিষ্কার করে দিয়েছেন একবার তাওরাতের এক খণ্ড এনে অমর বিন খত্তাব আল্লাহ নবীর সামনে পড়া শুরু করলো আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানু বিষয়টা খেয়াল করছেন বললেন সাকিরাত কাসাওয়াকিরে কিরে অমর অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমরের হুশ আসলো তাকালেন আল্লাহর নবীর চেহারা দেখে রাগ বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে তবা করলেন রবি তুবিল্লাহি রব্বাহ ওয়াবিল ইসলাম দীনাহ ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা এই বলে তবা করলেন এরপরে আল্লাহ নবী বললেন ওমর আল্লাহি লাও আন্না মূসা কানা হাইয়ান তুমি আজকে আমার সামনে তাওরাত পেশ করছো জেনে রাখো এই তাওরাত যে নবী মুসার প্রতি নাজেল হয়েছিল আজকে ওই নবী মুসাও যদি জীবিত থাকতো ও আদরাকা নবুয়াতি এবং আমার নবুয়াত কাল পেত মা ওয়াসে আহু ইল্লা ইত্তেবাই তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোনো উপায় ছিল না আমার উম্মত হয়ে আমার এই দিন ইসলাম গ্রহণ করে তারপরে মুক্তি পাওয়ার রাস্তা খোলা ছিল এ ছাড়া কোনো রাস্তা খোলা ছিল না পরিষ্কার হয়ে গেল মুসা নবীর নাম উল্লেখ করে আল্লাহ বললেন তিনিও যদি আজকে জীবিত থাকতেন আর এই আমাদের দিন গ্রহণ করা ছাড়া মারা যেতেন পরকালে নাজাদ পেতেন না এর পরে যদি কোনো পীর বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই এগুলো পীর না শয়তান কোরআনে পরিষ্কার বলা আছে ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে কি ইসলামের দিন আন যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করবে অন্য কোন দিন অন্য কোন ধর্মের মধ্যে সফলতা অর্জন করা তালাশ করবে মিনহু আল্লাহ বলছেন তার কিছুই গ্রহণযোগ্য হবে না অহু আফিল আখেরাতে মিনাল খাসিরিন ওরা সবগুলো জাহান নামে চলে যাবে জোরে বলে নওয়াজ তাহলে যেই পীরগুলো বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই হিন্দুদেরকে মুরিদ বানায় এগুলো পীর না শয়তান এগুলো কই যাইবে আর এদের মুরিদ যারা তারা কই যাইবে সব খাজা সহ দান নামে যাইবে এই জন্য মনে রাখতে হবে ইসলাম দান করে এক নম্বর দুই নাম্বার হল ওয়াল হিজরাতু ইসলাম পালন করতে গেলে কঠিন বিপদ আসবে তবে হিজরত করতে হবে হিজরত করে বসে থাকলে চলবে না তিন নম্বর কাজ জেহাদ করতে হবে লড়াই করতে হবে এরপরে চার নাম্বার কাজ হলো সালাত আদায় করতে হবে পাঁচ নাম্বার কাজ হলো সদাকা জাকাত আদায় করতে হবে পাঁচ নাম্বার কাজ হলো সম আদায় করতে হবে ছয় নাম্বার কাজ সাত নাম্বার কাজ হলো আমবিল মারুফ সৎ কাজের আদেশ করতে হবে মন কার আট নাম্বার মন কার করতে হবে এইভাবে মেয়েরাজে আল্লাহ রসুলকে এই জিনিসগুলো দেওয়া হলো এরপরে আল্লাহ নবী আরো কিছু আবেদন করছিলেন আল্লাহ তালাকে আবেদন করলেন আমার উম্মতের জন্য চেহারা পরিবর্তন করে না দেওয়া হয় আগের উম্মতরা অন্যায় করে ওদেরকে বানর বানিয়ে দেওয়া হতো বিভিন্ন প্রাণী করে দেওয়া হতো আল্লাহ আমার উম্মতের জন্য এরকম চেহারা পরিবর্তন করে না দেওয়া হয় দুই নাম্বার দোয়া করলেন আমার উম্মতকে যেন একবারে কোনো গজব দিয়ে ধ্বংস করে না দেওয়া হয় এক পাশে গজব আসলে আর এক পাশ যেন ঢিল দেওয়া হয় একবারে ধ্বংস করে না দেওয়া হয় আর আমার উম্মতকে যেন রিজিকের অভাবের দ্বারা যেন ধ্বংস করে হালাক না করা হয় খানা বন্ধ করে না দেওয়া হয় খাদ্য বন্ধ করে না দেওয়া হয় এই দোয়াগুলো আল্লাহ তালা রসুল করলেন এরপর আল্লাহ রসুল সালাম বলেছেন আর বলেছেন ফদ্দালানি রব্বি বিসিত্তিন আল্লাহ তালা আমাকে ছয়টা জিনিস দ্বারা অন্য নবীদের থেকে আলাদা করে দিয়েছেন অন্য নবীদের চেয়ে বেশি মর্যাদা দান করেছেন আতানি হাল কালাম আমাকে সুরায় ফাতেহা দান করেছেন ওয়া খাওয়াতিমাহু আমাকে আল্লাহ তালা সুরা বাকারার শেষের আয়াতগুলো দান করেছেন অজাওয়ামিউল হাদিস আমাকে জামিউল হাদিস শিক্ষা দান করেছেন অল্প কথায় অনেক অর্থ পেশ করা শিক্ষা দান করেছেন ওয়ার সালানিয়াল ইলান্নাসে কাফাতান বা শিরাওয়া নাদিরা অকাজাফা ফাফি কুলুব আদা ইয়ার রব মিন মাসিরাতে শাহরিন আমার জন্য দুশ্মনের অন্তরে প্রভাব সৃষ্টি করে দিয়েছেন আমার ভয়ে তারা এক মাসের দূরত্ব থেকে কাঁপতে থাকে আমার জন্য গনিমাতের মাল হালাল করা হয়েছে মুসলিমরা তখন যুদ্ধ করবে গনিমাতের মাল পাবে এটা হালাল কি সুন্দর পবিত্র মাল জেহাদ করলে যে মাল পাওয়া যায় হালাল না হারাম হালাল কামাই এই কামাইগুলো আমাদের অর্জন করতো আজকে আমেরিকা ইহুদি খ্রিস্টানরা আমাদের মাল নিয়ে যাচ্ছে তেল নিয়ে যাচ্ছে গ্যাস নিয়ে যাচ্ছে আর আমরা বসে বসে কি করি তাজবি পড়ি না আমাদেরকেও ওদের মালগুলো আল্লাহ হালাল করে দিয়েছেন এই জন্য গণিমাতের মাল সবচেয়ে পবিত্র মাল আমার আগের কোন নবীর জন্য গণিমতের মাল হালাল করা হয় নাই আমার উম্মতের জন্য প্রত্যেকটা পুরা জমিনটাকে পুরা পৃথিবীকে আমার উম্মাতের জন্য পবিত্র এবং মসজিদ করে দেওয়া হয়েছে যেইখানে নামাজের টাইম হয়ে যাবে সেইখানে তারা দাঁড়াইয়া যাইবে আমার উম্মতের জন্য সব জায়গা মসজিদ করে দিয়েছি ধরে বলুন সুবাহ আল্লাহ আগের নবীর উম্মতদেরকে নির্দিষ্ট জায়গায় গিয়ে আবাদত করতে হতো আর আমাদের তা লাগবে না কৃষক নামাজের টাইম হয়ে গেল দুই ক্ষেতের মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে গামছাটা বিছিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে আমার উম্মতের জন্য আমার জন্য গোটা পৃথিবীর মাটিগুলোকে মসজিদ বানানো হয়েছে এবং যদি পানি না পায় এই মাটি দ্বারাই তাইয়াম্মম করতে পারবে জোরে বলুন সুহান আল্লাহ এরপরে বলা হলো এবারে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে এই বলে বিদায় দেওয়া হলো এবার আল্লাহ রসুল চলছেন মুসা সালামের সাথে সাক্ষাৎ হলো মুসা সালাম আল্লাহকে দেখার জন্য নয় বার আবেদন করেছিলেন রব্বি আরিনি আংজুর ইলাইক ও আমার রব আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন মুসা তুমি আমাকে দেখতে পারবা না লান তারানি ওয়ালা কিনুনজুর ইলাল জাবাল পাহাড়ের দিকে তাকাও ওই মুসা আলাইহিস যেহেতু আল্লাহকে দেখার জন্য নয় বার আবেদন করেছিল আল্লাহ রাব্বুল আলমিন মুসাকে আজকে শিক্ষা দিচ্ছেন তুমি আমাকে তো দেখতে পারো নাই আমাকে যেই লোক দেখা করে গেছে তুমি তার সাথে বারবার দেখা করো নয় বার দেখা করে পূরণ করো এবারে মুসার সাথে দেখা হলো মুসা বলল মোহাম্মদ তোমাকে আল্লাহ কি হুকুম দিয়েছেন তোমার উম্মতকে কি দিয়েছেন পঞ্চাশ নামাজ দিয়েছেন কয় না তোমার উম্মত পারবে না আমি বানি ইসরায়েল নিয়ে বড় ঝামেলা পোহাইছি বড় কষ্ট করেছি তোমার উম্মত তো আরো দুর্বল হবে কমাই নিয়ে আসো পাঁচ অক্ট কমানো হলো পাঁচ পাঁচ কমাইতে কমাইতে শেষ পর্যন্ত কত হলো নয় বারে পঁয়তাল্লিশ চলে গেছে এইভাবে যখন পঁয়তাল্লিশ শব্দ কমে গেল এরপরও মুসাল্লাহাম বলছেন আবারও যাও কমাই নিয়ে আসো আল্লাহ রাসুল সাল্লাহাম বলছেন না আমার লজ্জা হচ্ছে লজ্জার কারণ কি এক একবারে পাঁচবার করে কমাইলেন এখন যদি পাঁচবার কমে যায় কিছু থাকবে তাহলে উম্মতের জন্য আল্লাহ একটা হাতিয়ে পেশ করলেন আর আমি একেবারে খালি যাব না এটা আমি করব না এই পাতক তো নামাজে রাজি হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়ে গেল মা ইউবাদ্দালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আমার কাছে কথার কোনো পরিবর্তন নাই কয় 50 থেকে পাঁচ অক্তে চলে আসলো আর আল্লাহ কয় পরিবর্তন নাই হ্যাঁ পরিবর্তন আল্লাহর কাছে নাই কোরআনের যেইখানে প্রশ্ন আসবে ওইখানে উত্তর ইঙ্গিত আছে এখানে আছে মা লাদাইয়া আমার কাছে পরিবর্তন নাই লাদাইয়া আমার কাছে পরিবর্তন নাই তার মানে তোমাদের সেবা পরিবর্তন আছে তোমাদেরকে ফরজ করা হয়েছিল পঞ্চসত্ব এখন তোমরা পর্যকয়ক্ত পরিবর্তন আর তোমাদের হিসাবে আর আমি আল্লাহর কাছে পঞ্চাশ অক্তের জন্য যে সব বরাদ্দ ছিল পাঁচ অক্তের জন্য আমি সেই সবটাই রেখে দিয়েছি জোরে বলুন সুহান আল্লাহ আমার কাছে কথার কোনো পরিবর্তন নাই অমা আনাবে আমি বান্দার উপরে কোনো জুলুম করি না কোনো অত্যাচার করি না পাঁচ অক্ত নামাজ নিয়ে আসলেন আল্লাহ রসুল সাল আলী সালাহ পরে আবার আবার বাইতুল মোকাদ্দাসে চলে আসলেন যেখানে বোরাক বাধা ছিল এবারে বোরাকটাকে খোলা হলো সেইখান থেকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এবারে মক্কার দিকে রওনা হচ্ছেন পথের মধ্যে আর একটা ঘটনা ঘটলো আল্লাহ রসুল সাল্লাম যত জায়গায় গেলেন ফেরেস্তাদের সাথে সাক্ষাৎ করলেন সমস্ত ফেরেস্তারা আল্লাহর নবীকে দেখে সালাম দিলেন খুশি হলেন হাসি দিলেন কিন্তু গায়রা ওয়াহিদিন রজুলিন ওয়াহিদিন একজন লোক আল্লাহর নবীকে দেখে শুধু সালাম দিয়েছে কিন্তু আল্লাহর নবী সালাম দিয়েছেন উনি সালামের জবাব দিয়েছেন কিন্তু এছাড়া বি আমাকে মারহাবা বলেছেন কিন্তু আলাম ইয়াদ হাকলি আমাকে দেখে হাসি দেন নাই একটা মুখে হাসি থাকে না এ দ্বারা বুঝা গেল যে সালাম দেওয়ার সময় বানরের ভেংচি দেওয়া ঠিক না সালাম দিবে মুখে কি থাকবে বন্ধুত্ব এবং আনন্দের হাসি থাকবে এটা হাদিস দ্বারা বোঝা যায় কারণ আল্লাহ অভিযোগ করেছেন যে জিব্রাহিম আমি যত ফেরেস্তাদের সঙ্গে আসমানে অতিক্রম করলাম সবাই আমাকে দেখে আমি সালাম দিলাম তার উত্তর দিল আমাকে মার হাবা বলল এবং আমাকে দেখে একটু মুস্তি হাসলো কিন্তু একটা লোক শুধুমাত্র আমাকে দেখে হাসে নাই তার এতে বোঝা আল্লাহ মাইন্ড করেছেন তাহলে বোঝা গেল সালামের সাথে কি থাকবে এই হাদিস দ্বারা বোঝা যায় সালাম হচ্ছে মহাব্বতের নিদর্শন সালামের সঙ্গে মুসকি হাসি থাকবে ভ্রাতৃত্বের ইঙ্গিত থাকবে আর সালাম দিল ভেঙচি মারলো বানরের ভেঙচি এইগুলো কোনো সালাম না সালাম দিল ঘোড়ার লেজাজ বাড়ি মারলো কি বলে এটা সালাম হয় না হাত দূরে যদি থাকে দূরে থাকলে সেখানে মুখেও সালাম করবে হাতে ইঙ্গিত করবে যে এটাকে সালাম করছে বুঝার জন্য কিন্তু কাছে যদি হয় তাহলে শুধু মুখে বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যতটুকু বলবে উত্তর যে দিবে সে তার একটু বেশি দিবে অথবা সমান দিবে এটা সালামের নিয়ম আর সালাম দেয় সালাম কি যে বললো নিজেই বুঝে নেয় এই সালামের জবাব দেওয়া জরুরি না সালাম যদি ঠিক মতো না হয় ওই সালামের জবাব দেওয়া জরুরি না তারপরে কাছে থাকলে হাত উঠাবে না হাত উঠান বললাম দূরে যদি থাকে মুখে সালাম বলবে আওয়াজ শোনা যাচ্ছে না ওইখানে ইঙ্গিত করে হাতে বলবে যে হ্যাঁ আমি তোমাকে সালাম দিয়েছি সেও মুখে উত্তর দিয়ে হাতে ইঙ্গিত করে বুঝাবে যে আমি তোমার উত্তর দিয়েছি এটা দূরে যদি হয় কাছে হলে হাত উঠবে না শুধু কি করবে মুখে সালাম দিবে আর এই হাদিসটা আমি বললাম এই জন্য যে মেয়েরাজের মধ্যে আল্লাহ রসুল অভিযোগ করেছেন ইব্রাহিল আমি যত লোক কাছে অতিক্রম করলাম ফাসাল্লাম তু আলাইহি ফারাদ্দা আলাইয়া সালামা আমি সবাইকে সালাম দিয়েছি ওরা সালামের জবাব দিয়েছে অরহাবা বি আর আমাকে মারহাবা বলেছে ও লোকটাও তাই করেছে কিন্তু ওয়ালাম ইয়াদ হাকলি আমার জন্য একটু হেসে দেয় নাই কলা মোহাম্মদ জিব্রাইল বলল ইয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুনে রেখেন জালিকা মালিক খাজিনে জাহান্নাম ওই লোকটা হল জাহান নামের দারোয়ান জাহান নামের যিনি দায়িত্বশীল খাজেন মালিক এই ফেরেস্তার মধ্যে যেদিন থেকে আল্লাহ তারা তাকে সৃষ্টি করেছেন ওই দিন থেকে সে কোনোদিন হাসি দেয় নাই এবং সে কোনোদিন হাসি দিবেও না তার মধ্যে কোনো মায়া দয়া কিচ্ছু সৃষ্টি করেন নাই কারণ সেদিন মায়া করে তার জাহান নামের এই শাস্তি দেওয়া ঠিক হবে সম্ভব হবে না এজন্য সে কোনদিন হাসে নাই ওয়ালা অদ্দাহিকা ইলাহাদিন যদি সে কারো উদ্দেশ্যে হাসি দিত লাদহিকা আলিয়াউমা ইলাইকা তাহলে আপনার জন্য আজকে সে হাসি পেশ করত আজকে যেহেতু হাসি দেয় নাই সে তার সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত কোন দিন সে কারো জন্য হাসবে না ধরে বলুন সবার আল্লাহ এই জাহান নাম্বার কঠিন জায়গা এজন্য এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে ভাইয়েরা আমার আল্লাহর রসুল সাল্লাম এবারে বাইতুল মোকাদ্দাসে আসলেন ওখান থেকে সেই যে যেখানে কি ছিল বোরাক বাধা ছিল বোরাক বেঁধে নিয়ে চলে গেলেন সকালবেলা আবু জাহেলের সাথে সাক্ষাৎ যেটা শুরুতে বলেছিলাম এবারে আবু জাহেল বলল যে মোহাম্মদ আজকে নতুন খবর আছে ঘটনা সব বলছিলাম আল্লাহ রসুল যখন বললেন এরপরে কোরাইশরা বলল যে না আমরা তোমার এই খবর বিশ্বাস করি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোরা বলল ঠিক আছে যদি তুমি মেয়েরাজে গিয়ে থাকো তাহলে আমাদেরকে মেয়েরা সেই বাইতুল মোকাদ্দাস তো আমরা দেখেছি স্তর দেখি নাই সাত আসমান দেখি নাই বাইতুল মোকাদ্দাস আমরা অনেকে দেখেছি বলো তার বর্ণনা পেশ করো আল্লাহ রসুল সাল্লাম একবার দেখলে কি বলা যায় নাকি আমরা বারবার দেখেও বলতে পারি না কত দরজা থাকবে ওরা জিজ্ঞেস করলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা পরীক্ষা উত্তীর্ণ করবেন আল্লাহ রাব্বুল আলমিন বাইতুল মুকাদ্দাসের ছবিটা আল্লাহর নবীর সামনে তুলে ধরলেন আল্লাহর নবী সাল্লাহ দেখে দেখে উত্তর দিচ্ছেন সব কিছু উত্তর দিলেন এবারে আল্লাহ নবী বলেন শুনো আমি তোমাদের অতিরিক্ত কিছু বলি তোমাদের একটা কাফেলা শাম দেশে ব্যবসা করতে গেছে ওদের সামনে সামনে একটা উট ছিল সাদা রঙের উট ওদের একটা উট হারাইয়ে গেছিল দেখছি সেই লোকেরা তালাশ করে এবারে ওই কাফেলা যখন আসতে লাগলো ওরা উৎপেতে বসে আছে গিয়ে জিজ্ঞেস করো তোমাদের কি কোনো হারান গেছিল গায়ে একটা উঠানো গেছিল আল্লাহ রসুলের মৌজেজা এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাম যখন দাওয়াত পেশ করা শুরু করলেন প্রথম দিকে হাবাসায় যে হিজরত করেছিল সেই হাবাসার বাদশাহ যখন জিজ্ঞেস করছিল মুসলমানদের ইন্টারভিউ নিচ্ছিল মক্কার কুফারা গেছিল ওখানে অনেক লম্বা ঘটনা আমি তা আগে আলোচনা করেছি সেই সময় বিভিন্ন প্রসঙ্গে মক্কার কুফ্ফাররা চেষ্টা করেছিল মুসলমানদের ধরে আনার জন্য তারা হিজরত করেছিল ওদের ধরে আনার জন্য শেষকালে বলল যে মোহাম্মদ নাকি এক রাতে বাইতুল মুকাদ্দাস আর সেখান থেকে আর সে আজিম পর্যন্ত সফর করেছেন এটাও কি সম্ভব আবু সুফিয়ান রায় অভিযোগ করল হাবাসার বাদশাহ বাদশাহ হেরাকেল তার সঙ্গে বড় বড় আলেমরা ছিল তাদের একজনে বলল যে হ্যাঁ এটা আমি সাক্ষী এটা সম্ভব বাদশাহ আশ্চর্য হল তার দরবারের পাদ্রি রাজকীয় রাহেব খ্রিস্টান আলেম সে বলছে আমি এর সাক্ষী ব্যাপার কি আমি ওই রাতে বাইতুল মুকাদ্দাস তখন দায়িত্ব ছিল আমার উপরে প্রতি রাতের মতো আমি দরজা বন্ধ করতে গেলাম আমি দরজা বন্ধ করার জন্য শক্তি দিয়ে চেষ্টা করলাম কাজ হলো না শেষ পর্যন্ত আমি বড় বড় মিস্ত্রি নিয়ে আসলাম তারাও চেষ্টা করলো পারল না মনে হলো যেন পুরা দেওয়ালের ওজনটা ভারটা দরজার উপরে পড়ে আছে ওই অবস্থায় ফেলে আমরা চলে গেলাম কালকের দিনে ঠিক করবো ধারণা করে কিন্তু সকালবেলা এসে দেখি দরজা ইজি হয়ে গেছে এবং লাগানো আছে তখন আমার বুঝতে বাকি রইল না নিশ্চয় আজকের এই রাতে আল্লাহর কোন মহান ব্যক্তি এই মসজিদে আসবেন আগমন করবেন সেই জন্য আল্লাহ তালা মসজিদটা বন্ধ করার মতো তৌফিক আমাকে দেন নাই ধরে বলুন মহান আল্লাহ আমি মসজিদ খোলা রেখে চলে গেলাম সকালবেলা দেখতে পেলাম সমস্ত নবীরা যেই পাথরটার সঙ্গে উঠ বাঁধতেন তাদের বাহনটাকে বেঁধে রাখতেন ওই পাথরটা যেন ছিদ্র করা আছে আমি তখনই বুঝতে পেরেছিলাম আজকের এই রাতে কোন মহান এক আল্লাহর বান্দার এখানে আগমন ঘটেছিল কিন্তু আমি তালাশ করতে করতে সন্ধান পাই নাই আজকে আমি বুঝতে পারলাম সেই মহান ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া আর কেউ নন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবীর মৌজেজা মেয়েরাজ একটা মৌজেজা আল্লাহ নবীর এই মৌজেদা যারা ইমানদার তারা বিশ্বাস করে যান বলে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তারা বিশ্বাস করেছেন আর আবু জাহাল্লাহ বিশ্বাস করতে পারে নাই এই মেয়েরাজের কাহিনীকে কেন্দ্র করে অনেক আজগুবি কাহিনীও আছে আমাদের দেশে আমি একবারে ক্যাসেট শুনতেছিলাম মাহফিলে যাচ্ছি বাসে ওরা গান বাজায় তো শেষ পর্যন্ত আমি বললাম যে গান বন্ধ রাখো দিল একটা মাহফিলের ক্যাসেট লাগাইয়া ওই যে তুরাবালি মার্কা বক্তব্য আছেন এখন সুরসা দিয়ে বয়ান করে কাহিনী এই কাহিনী লাগলো আমি বললাম যে ভাই এটা বন্ধ করে আগেরটাই দাও কারণ গান শুনলে মানুষ একটা অন্যায় করে একটা হারাম কাজ করে ইমান নষ্ট হওয়ার কোনো বিষয়ের মধ্যে নাই কিন্তু এই যে মাহফিল ইমান নষ্ট করার বিষয় আছে ওই ক্যাসেরে বাঁচতেছিল আল্লাহর নবীর মেয়েরাজ একজনে স্বীকার করে নাই বিশ্বাস করে নাই স্ত্রীকে শোল মাছ কিনে দিয়ে কেটে দিতে গিয়ে গোসল করতে গেল এরপরে ডুব দিল ডুব দিয়ে সে কি হয়ে গেল মেয়ে লোক হয়ে গেল একবার চরে গেলে উঠলো সৌদাগাররা ধরে নিয়ে গেল একজনে বিয়ে করলো সাতটা বাচ্চা হইল সাতাইশ বছর কেটে গেল এরপরে আবার ওই গোসল করতে আসলো ডুব দিল এরপরে আবার পুরুষ হয়ে গেল ঘরে গিয়ে দেখে তার স্ত্রী এখনো মাছ কাটতেছে তো এরপরে স্ত্রী বললো ব্যাপার কি আর স্ত্রীকে বললো ব্যাপার কি এখনো মাছ কোটা হয় নাই স্ত্রী বলল আরে তুমি না এইমাত্র গেলা কি বলে এই মাত্র আমার তো এই ঘটনা ঘটে গেছে সাতাইশ বছর চলে গেছে নওয়াজবিল্লা এইসব কাহিনীর কোনো ভিত্তি নেই এগুলো জাল কাহিনী ভুয়া কাহিনী এইগুলো বলা হচ্ছে এটা বিভিন্ন তাফসির কিতাবও আছে এমনকি মারফুল করানো লেগছে এটা এগুলো জাল কাহিনী ভুয়া কাহিনী কোনো ভিত্তি নেই এগুলো এই জন্য এই সমস্ত কাহিনী দরকার নাই সহি যতটুকু অতটুকু আমরা বিশ্বাস করব আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম মেহরাজ থেকে আসলেন এবারে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে পাঠানো হলো পরের দিন জোহরের সময় জোহরের সময় জিব্রাইল আল্লাহর রসুলকে নিয়ে বাইতুল্লাহর সামনে জমজম কুয়ার কাছে আবার গেলেন জমজমের কুয়ার পানি দিয়ে উজু করালেন এরপরে প্রথম দিন জোহরের নামাজ পড়াইলেন প্রথম অক্তে এরপরে আসরের নামাজ প্রথম অক্তে মাগরীবের নামাজ সূর্য ডুবার পরে এশার নামাজ আউ্বাল আঁকতে এরপরে ফজরের নামাজ আউ্বাল আঁকতে এরপরে দিন জোহরের নামাজ শেষ হতে আসর শেষ হতে মাগরে বাগের রক্তে এশার নামাজ শেষ হতে ফজর শেষ টাইমে এই দুইটা নামাজ পড়াইয়া দুই দিন এরপরে বলেন ইয়া মোহাম্মদ হাদা ওয়াক্তুকা ওয়াক্তুল আম্বিয়া ইমিন কাবলিকা হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনাকে আল্লাহ তাআলা মেরাজে যে পাঁচক্ত নামাজ দান করেছেন আকিমুস সালাত সালাত কায়েম করতে বলেছেন এই সালাদ কেমনে কায়েম করবেন সেই জন্য আপনাকে উজু করাইয়া কেমনে সালাদ কায়েম করতে সব দেখানো হলো এইভাবে আপনি এবং আপনার উম্মতরা কেয়ামত পর্যন্ত সালাদ কায়েম রাখবেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর নবী সেজন্য সারা জীবন সালাতে ইমামতি করেছেন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়েছেন এখন একদল ভণ্ড পীরের মুরিদরা আছে কয়ে যে নামাজ তো কায়েম করতে বলেছে পড়তে বলে নাই এই জন্য মনে মনে নামাজ পড়ার মতো পড়লে নামাজ একবার পড়লে চলে ওরা নাকি নামাজ পড়ে না কয় যে আমাদের পিসাব কেবলা ফজরের নামাজ পড়েন মক্কা শরীফে আর জহুর পড়েন বাইতুল মোকাদ্দাসে মাগরে পরে ওই যে সাত আসমানের বাইতুল মামুরে এসার নামাজ পড়ে গিয়ে আর সে আজিমে ধরে বলুন নওয়াজবিল্লা ও আমার ভাইয়েরা আল্লাহর নবীকে আল্লাহ তারা শুধু আকিমুসালাদ পাঁচ অর্থ সালাত ফরজ করে দিয়ে ক্ষান্ত করেন নাই ওই নামাজ কেমনে পড়বে সেই নামাজ শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিলকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন যাতে করে এই ভণ্ড পীরেরা কোন ব্যক্তি নামাজের পরিবর্তন করতে না পারে এখন ওই যে চন্দ্রপাড়ার পীর সুরেশ্বরের পীর সুরেশ্বরের পীরে বই আছে জামে নূর কি নাম এক একটা বই আমার বাসা আছে এই বই আমি দেখাইছি ওখানে খুলে খুলে এই বইতে পরিষ্কার লাগছে যে আধ্যাত্মিকতার শীর্ষ মাকামে গেলে আর নামাজ রোজা কিছুই লাগে না দলিল পেশ করছে কোরআন হাত্তা আপনি আবার আপনি আপনার রবের এবাদত করুন যতক্ষণ পর্যন্ত একিন না আসে আর একিন মানে বিশ্বাস তারা বলে একিন মানে বিশ্বাস বিশ্বাস থাকলে আর নামাজ পড়া লাগবে না বা শেষ ও আমার ভাইয়েরা এই আয়াত যার উপরে নাজিল হয়েছেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তিনি বুঝেন নাই কি অর্থে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানে কি এখানে মৃত্যু মানে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত কারো থেকে নামাজ মাফ হবে না যদি নামাজ মাফ হইতো তাহলে এক ব্যক্তির জন্য মাফ হইত তিনি কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অথচ তিনি সারা জীবন গিয়ে নামাজ আদায় করেছেন এমনকি রোগে আক্রান্ত যখন মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নাই তখনও তিনি হাদিসে বোখারিতে স্পষ্ট আছে ইহাদা আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে বললেন নামাজ ইমামতি করে দাও আয়েশা বললেন ইয়ারসুল আল্লাহ আবু বকর রজুল নাসিফুন নরম মানুষ নামাজে দাঁড়াইলে পরে কান্না শুরু করবে আওয়াজ কেউ শুনতে পারবে না অমর বিন খত্তা বলো কঠোর মানুষ আওয়াজ বড় আছে তাকে দেন আল্লাহর নবী বললেন না আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য আয়সারা দিয়ে আল্লাহ আনহা খাদিজাকে হাফসাকে গিয়ে অমরের মেয়ে হাফসাকে গিয়ে বলে হাফসা তুমি একটু আল্লাহ নবীর কাছে সুপারিশ করো যেন অমরকে দায়িত্ব দিয়ে যান হাফসা চিন্তা করলো আমার আব্বাকে ভালোই তো কথা দুইজনে মিলে এবারে বলল ইয়ার রাসুল আল্লাহ আবু বকর সিদ্দিক নরম মানুষ বুড়া মানুষ আপনার জায়গায় দাঁড়িয়ে মতি করতে গেলে কান্না শুরু করে দিবে নামাজ পড়ানো আর তার দ্বারা সম্ভব হবে না আওয়াজ শোনা যাবে না আল্লাহ রসুল সাল্লাম এই কথা শুনে বললেন আন্তুন্না কাসাওয়া হেবি ইউসুফ তোমরা কি সে ইউসুফকে যেমন মিশরের মেয়ে লোকেরা অন্যায় কাজে যেন উদ্বুদ্ধ করতে চেয়েছিল ফুসলাইছিল সেইরকম করছো এবারে ধমক দিলেন যাও মুরু আবা বাকরিন ইউসাল্লি বিন্যাস আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয় এবারে আবু বকরকে নামাজ পড়াবার দায়িত্ব দেওয়া হল বোঝা গেল আল্লাহর নবী তার জীবদ্দশায় যেই লোকটাকে ইমাম বানিয়ে গেলেন যদি কোন মুসলমান নামদারি ব্যক্তি বলে যে আবু বকর ছিল মুনাফেক কাফের সেই লোকগুলো মুসলমান না কাফের সুতরাং শিয়ারা যারা বলে আবু বকর ওসমান এরা ছিল মুনাফিক নওয়াজবিল্লা আল্লাহর নবীকে আল্লাহর নবী আলীকে খেলাফত দিয়ে গেছেন এই খলিফা ছিল আলী মাঝখানে তিন খলিফা বাতিল এইটা যারা বলে তারা মুসলমান কুফার এই শিয়া আল্লাহর নবী আল আবু বকরকে নিজের স্থানে দাঁড় করায় গেলেন এরপরে মুসলমানরা আবু বকরকে আল্লাহর নবীর কবরের জায়গায় কবর দিলেন অমরকে কবর দিলে নবীর পাশে সমস্ত মুসলিমরা যাদেরকে মেনে নিল শিয়ারা মানতে পারল না এই শিয়াগুলো মুসলিম না কাফের শিয়া পরিষ্কার কাফের শিয়া কোনো মুসলমানই না এই যে মনে রাখতে হবে এই শিয়াদের ধর্মই গ্রহণ করেছে আমাদের দেশে একদল সুফিবাদীরা এরাও বলে আল্লাহর নবী আলীকে খেলাফত দিয়ে গেছেন কিসের খেলাফত দিয়ে গেছেন ভাইরা বোঝার চেষ্টা করবেন আমার সঙ্গে কারো শত্রুতা নাই বোঝার চেষ্টা করবেন আমাদের দেশে যত পীরের সিলসিলা আছে সমস্ত পীরের সিলসিলা যায় কোথায় যে হাসান বস্রি পর্যন্ত আর হাসান কে আলী খেলাফত দিয়েছেন আর আলীকে খেলাফত দিচ্ছেন কে আল্লাহ রসুল সাল্লাম এই কথাটা কাদের শিয়াদের কথা এখন যদি আপনি বলেন না শিয়ারা যেটা বলে আমরা ওটা বলি না শিয়ারা বলে রাষ্ট্রীয় খেলাফত দিয়ে গেছেন আলীকে আবু করমর ওসমান বাতিল আমরা ওটা বলি না আমরা বলি আল্লাহ রসুল সাল্লাম আলীকে একটা আধ্যাত্মিক খেলাফত দিয়ে গেছেন তার সব্বফের খেলাফত এইটা যদি বলেন তাহলে আমার প্রশ্ন এই খেলাফতটা যে দিলেন এটা কি আরো কেউ দিয়েছিলেন আরো কেউ দিয়েন নাই খালি আলীকে দিলেন কেন আধ্যাত্মিকতা আবু বকরের ছিল না অমরের ছিল না ওসমানের ছিল না চোদ্দশো সাহাবিদের মধ্যে কারো ছিল না শুধু একমাত্র একজন লোককে আল্লাহ নবী খেলাফত দেওয়ার উপযুক্ত মনে করলেন আর যদি বলেন যে না একজন কি দেওয়া যায় বেশি কি দেওয়া যায় না সেজন্য দেন নাই তাহলে আপনারা কেন এক একজন পীর হাজার হাজার লোকদের খেলাফত দেন এক একজন আর পাঁচশো ছয়শো খলিফা আছে না আমার কাছে বই আছে ছয়শো ছত্রিশ জন খলিফার নাম আছে বর্তমানে পীরসাহ জীবিত আছে তার খলিফারাও অনেকে মারা গেছে অনেকে আছে কয়জন ছয়শো ছত্রিশ জন খলিফার নাম আছে আমার কাছে একটা বাসা আছে লাগলে এখন দেখাই দেবো গিয়া এবং সে ছোটখাটো পীর না এদেশের অনেক বড় আলেম তাহলে এখন আপনি ছয়শো ছত্রিশ জনকে খলিফা খেলাফত দিতে পারলেন আল্লাহ আল্লাহর নবী দিলেন মাত্র একজনকে তাহলে কোন খেলাফত ছিল এটা রাষ্ট্রীয় খেলাফত বললে শিয়াদের কথা ঠিক তাহলে মাঝখানে আবু গোমর ওসমান বাতিল আর যদি বলে আধ্যাত্মিক খেলাফত তাহলে আধ্যাত্মিক খেলাফত খালি আলীকে দিলেন আর কাউকে দিলেন না এগুলো ভুয়া আল্লাহর নবীর নামে ভুয়া হাদিস তৈরি করা হয়েছে সাজারা তৈরি করা হয়েছে সেলসেলা বানানো হয়েছে এইগুলো আমাদেরকে বুঝতে হবে আমি যে কথা বলতে চাই মানুষ ভুল বুঝে আমি আল্লাহর অলিদের বিরুদ্ধে বলি না আল্লাহ নবীর মৌজেদা আজকে তো মৌজেদা মেজাজটা মৌজেদা ইনশাল্লাহ আগামী জুমাতে এই মৌজেদা এবং কারামত আলোচনা হবে কারণ আমাদের অনেকে বদনাম করে আমরা নবীদের মৌজেদা মানি না অলিদের কারামত মানি না এটা মিথ্যা কথা ভুয়া কথা আমরা মনে করি নবীদের মৌজেদা হক অলিদের কারামত হক তবে সেই মৌজেদার কারামত হতে হবে কি কোরআন সুন্নার সমর্থিত আমরা সেগুলো দেখাবো ইনশাল্লাহ আল্লাহ নবীর মৌজেদাগুলো কেমন ছিল এই মেয়েরাজও একটা মৌজেদা আমরা এটা বিস্তারিত আলোচনা শুনলাম আরো অনেক গুরুত্বপূর্ণ দিক আছে কিন্তু আলোচনা করতে গেলে শেষ হয়ে যাবে রাতকে রাত এর মধ্যে কয়েক ঘন্টা চলে গেছে আপনারা বসে আছেন আমরা সালাদ এই যে মেয়েরাজের একটা বড় এবার এটা নিজেরা আমল করব আজকে যারা মেরাজের তাৎপর্য শিখতে চায় অনেকে জিজ্ঞেস করে মেয়েরাজে কয়টা রোজা রাখবো মেয়েরাজে কয় রাখাত নামাজ পড়বো কি পণ্ডিত মেয়েরাজে আল্লাহ নবীর সাহাবির এখন নামাজ পড়েছেন মেয়েরাজের নামাজ যদি কয় রাখাত জিজ্ঞেস করে আমি বলেছি আগেও বলেছি যে মেয়েরাজের নামাজ কয় রাখাত সতেরো রাখাত সেই সতেরো রাখাত কি ফজরের দুই রাকাত ফরজ জহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরীবের তিন রাকাত এশার চার রাকাত মোট কয় রাকাত এই সতেরো রাকাত হচ্ছে মেয়েরাজের নামাজ যদি কোন ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবাসে নবীর মেয়েরাজকে হক মনে করে আর মেয়েরাজের যে প্রাপ্য সেটা আদায় করতে চায় তার জন্য জরুরি পাঁচক্ত নামাজ ঠিক মতো পড়া ঠিক কিনা পাঁচক্ত নামাজ পড়বে না আর দাবি করবে নবীর আশেক এগুলো আশেক না শয়তান এজন্য মনে রাখতে হবে নামাজ মাফ হয় না আল্লাহর নবী সাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত শেষ সময় একেবারে জীবনের শেষ মুহূর্তে বারবার বলছেন আসসালাত আসসালাত অমা মালাকাত ইমানুকুম সালাত সালাত খবরদার তোমরা সালাতের প্রতি গুরুত্ব দিবে সালাত যেন ছুটে না যায় বারবার বলেছেন এই কথা বলতে বলতে আল্লাহ নবীর কথা বন্ধ হয়ে গেছে শুধু একটা কথা এরপরে বলেছেন আল্লাহ রফিক আল আলা এটা এজন্য নবীদেরকে আল্লাহ তারা মৃত্যুর আগে ইখতিয়ার দেন জিব্রাই আজরাইল এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনার কাছে বলছি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন আপনি কি দুনিয়ায় থেকে যাবেন নাকি আল্লাহর কাছে চলে যাবেন আল্লাহর রসুল সাল্লাম বলেন ভাই আজরাইল আমি যদি দুনিয়া থাকতে চাই তাহলে কি থাকতে দেওয়া হবে আজরাইল ভাই এমনটাই তো বলা হয়েছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম জিব্রাইলের দিকে তাকালেন যেন পরামর্শ চাচ্ছেন জিব্রাইলের জিব্রাইল বলেন ইয়ারাসুল আল্লাহ আল্লাহ তালা আপনার যে অপেক্ষায় রয়েছেন আল্লাহ রসুল সাল্লাম তখন বলেন আল্লাহ রফিক আল আলা আমি আমার মহান বন্ধু আল্লাহর কাছে আমি যাওয়ার জন্য আগ্রহী এরপরে রুহু কবজ করে নেওয়া হলো এটাই নবীর সর্বশেষ কথা এর আগের কথাটা কি সালাত মা মালাকাত ইমানুকুম সালাত সালাত এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের প্রতি খেয়াল রাখো সালাত কায়েম করো এই সালাত কারো থেকে কোন অবস্থায় মাফ হয় না মা দুম তু হাইয়া যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে অতক্ষণ পর্যন্ত সালাদ আদায় করতে হবে এই সালাদ দিয়ে হচ্ছে একজন মমিন মুনাফিকের মধ্যে পার্থক্য কাফের মধ্যে পার্থক্য এই জন্য আল্লাহর নবীর যুগে মুনাফিকরা পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ পড়ত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা যেই ব্যক্তি এক নামাজ ইচ্ছা করে তরক করলো এক নামাজ ইচ্ছা করে ছাড়লো ফাকাদ কাফারা সে কুফরি করলো সে কুফরি করলো আল্লাহ রসুল আরো বলেছেন আসসালাতুদ্দিন নামাজ হচ্ছে দিনের স্তম্ভ ফামান আকামাহা ফাকাদ দিন যেই ব্যক্তি সালাত কায়েম করলো সে দিন কায়েম করলো ওমান হাদা মাহা ফকাদ হাদামাদ দিন যে ব্যক্তি সালাদকে নষ্ট করলো সে দিন ইসলামকে নষ্ট করে ফেললো এই জন্য অমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনাদে বসলেন তিনি রাষ্ট্রীয়ভাবে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে পত্র লেখলেন হুকুম জারি করলেন আহম্মুদ সালাত এন্দিয়া সালাত আহম্মুল উমুর এন্দিয়া সালাত আমার কাছে রাষ্ট্রীয় সমস্ত কামের মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে সালাদ যে ব্যক্তি সালাদ কায়েম করবে সে আল্লাহর আমি মনে করব রাষ্ট্রের অন্য অন্য কাজ ঠিক মতো করবে আর যে সালাদ কায়েম করবে না মনে করব যে সে অন্য কাজগুলো আরো বেশি নষ্ট করছে এই জন্য সালাত আমরা ঠিক আদায় করবো রাজি ইনশাল্লাহ ফজর থেকে এই মহল্লার যারা আছি ফজর থেকে আজকের থেকে একেবারে পাকা ওয়াদা করব যে আজকের থেকে আর সাধ্য মতো জানা মতে ইচ্ছে করে আমি জামাত তরক করবো না রাজেশ ইনশাআল্লাহ ফজর থেকে পরীক্ষা হয়ে যাক আল্লাহ তালা আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তফিক দান